الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فاستعيذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুগণ পর্দানাসীন ধার্মিকা মাতা ও ভগ্নীগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে ইসলামের পঞ্চম ভিত্তি হজ ও উমরা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি হজ শব্দের আনুভূমিক অর্থ ইচ্ছা বা সংকল্প করা ইসলামী পরিভাষায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট শর্ত সারায়ের সাপেক্ষে নির্দিষ্ট কার্য সম্পাদনের উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফে যাওয়া উমরা আমরা শব্দের আবিধানিক অর্থ পরিদর্শন বা সাক্ষাৎ ইসলামী শরীয়তে নির্দিষ্ট শর্ত সারায়ের সাপেক্ষে বাইতুল হারামের পরিদর্শনের জন্য তথায় যাওয়া হজ অমরা বিধিবদ্ধ হওয়ার দলিল সমূহ হজ হল ইসলামের পাঁচটি রোকনের সর্বশেষ রোকন ইহা দৈহিক পরিশ্রম ও আর্থিক ত্যাগের সমন্বয়ে গঠিত এক বিরাট ফজিলতপূর্ণ ফরজ আবাদত ইহা কোন মাসে ফরজ হয়েছে এই নিয়ে বিজ্ঞানদের মাঝে মতভেদ থাকলেও সহি কথা এই যে হজ নবম হিজরি সনে ফরজ হয়েছে মক্কা যাতায়াত ও হজ পালনকালে অবস্থানের খরচের অর্থ এবং ফিরে আসা পর্যন্ত পরিবারের প্রয়োজনীয় খরচাদি সমপরিমাণ অর্থের যে কোনো মালিকের উপর জীবনে একবার হজ পালন করা খরচ দলিল ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين আল্লাহর উদ্দেশ্যে মানুষের উপর বাইতুল্লাহ হজ পালন করা বিধিবদ্ধ করা হয়েছে যারা উহা পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখে আর যে ব্যক্তি উহা আদায়ের ক্ষমতা থাকা সত্ত্বেও পালন করতে অস্বীকার করবে তবে আল্লাহ সমগ্র জগৎ থেকে মুখাপেক্ষীহীন সুরা আল ইমরান সাতানব্বই নম্বর আয়াত হাদিসে এসেছে عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم قال بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام মুত্তাফাকুন আলাইহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলামের ভিত্তি রাখা হয়েছে পাঁচটি বিষয়ের উপর এক আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই সাক্ষ্য প্রদান করা দুই নামাজ কায়েম করা তিন জাকাত আদায় করা চার রমজানের রোজা পালন করা পাঁচ আল্লাহ সম্মানিত ঘরের হজ পালন করা বুখারি ও মুসলিম প্রকাশ থাকে যে হজ্জের মাসে হজ্জের কার্যাদির অন্তর্গত যে উমরা পালন করা হয় ও হজ্জের অংশ হিসেবে হজের দলিল দ্বারাই হজের মতোই ফল কিংবা উমরা করতে আরম্ভ করলে উহা পূর্ণ করা ফরজ এই অর্থে কোরআনে এই আয়াতটি উমরা ও হজ ফরজ হওয়ার দলিল হিসেবে গ্রহণ করা হয় وأتموا الحج والعمرة لله তোমরা الله সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে حج وعمرة উমরা পূর্ণ করো সুরা আল বাকারা এই অর্থে বেশ কিছু হাদিসও এসেছে হজের মাসের বাইরে যে উমরা পালন করা হয় কিংবা হজের মাসে কিন্তু হজের অংশ হিসেবে নয় বরং শুধু অমরা পালন করে বাড়ি ফেরত চলে যাওয়া হয় ওই উমরা ফরজ নয় বরং নফল তবে সব বা সহিলতের দিক দিয়ে উভয়টাই সমান বলা বাহুল্য হজ্জের অংশ হিসেবে যে উমরা পালন করা হয় হজ যদি নফল হয় উমরা সহজ বলেই গণ্য হয় যদি হজ তমস্ত বা কেরাম হয় হজ উমরার ফজিলত ও উপকারিতা হাদিসে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে হজ উমরার সহিলত ও উপকারিতা বর্ণনা করা হয়েছে তার মধ্যে দু একটি হাদিস উদ্ধৃত হলো হাদিসে এসেছে হজ উমরা যদি সহি শুদ্ধ ও খাঁটিভাবে আদায় করা যায় তাহলে জীবনের যাবতীয় পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে পরিষ্কার হওয়া যায় عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة رواه البخاري ومسلم হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক উমরা থেকে অপর উমরা মাঝে অপর উমরা মাঝে সংগঠিত পাপ এমনি বিমোচিত হয় আর মবরুর হজ্জের বিনিময়ে সুনির্দিষ্ট জান্নাত হাদিসটি আহমদ বুখারি মুসলিম বর্ণনা করেছেন عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি হজ করে এবং কালে যৌন সম্ভব ও কোন পাপাচারী কাজে যুক্ত হয় না সে ব্যক্তি বাড়ি ফেরত যায় গুণাহ থেকে ওই দিনের মতো মুক্ত হয়ে ঠিক মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার দিন যেমন ছিল বুখারি ও মুসলিম আরো একটি হাদিস এসেছে হজ ও উমরার মাধ্যমে গুনাহ মোচন হওয়া সহ দারিদ্রতাও দূর হয় عن عبد الله بن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة وليس للحجة المبرورة جزاء إلا الجنة رواه النسائي والترمذي وصححه হজরত আবদুল্লাহ বিন মাসউদ রাজিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেন হজ ও উমরা ক্রমান্বয়ে পালন করো কারণ এই দুটি দারিদ্রতাকে ও গুণকে এমনভাবে বিমোচন করে যেমন কর্মকারের অগ্নিকুণ্ড লোহা স্বর্ণ ও চাঁদির ময়লাকে দূর করে দেয় আর মজরুল হজ অর্থাৎ আল্লাহর নিকট গৃহীত হজের বিনিময় সুনির্দিষ্ট জান্নাত হাদিসটি নাসাই ও তিরমিজি বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিজি শাহী বলে আখ্যা দিয়েছেন হজের গুরুত্ব ও পরিত্যাগকারীর বিধান হজ একটি ব্যয়বহুল ও পরিশ্রম সাধ্য গুরুত্বপূর্ণ ফরজে আবাদত তাই ইসলাম ধর্মের একটি ভিত্তি বলে ঘোষণা করা হয়েছে যেমন যেমনটি ইতিপূর্বে ইবনে আল্লাহ রাজি আল্লাহ আনহর বর্ণিত হাদিস থেকে জানা গেছে এই হজ পালন করলে যেমন অজস্র সোয়াব লাভ করা যায় এবং জান্নাতের অধিকারী হওয়া যায় তেমনি ইহা পরিত্যাগ করলে জঘন্যতম অপরাধ ও সাংঘাতিক পাপের ভাগে হতে হয় হজ ফরজ হয়েছে সর্বপ্রকার দলিল তথা কোরআন হাদিস ও ইজমা দ্বারা অতএব যে ব্যক্তি এই হজ অস্বীকার করবে সে সকলের মতে কাফির হয়ে যাবে কিন্তু স্বীকার করার পর ফরজ হওয়া সত্ত্বেও অলসতা বসত বা কৃপণতার কারণে পরিত্যাগ করলে সে ব্যক্তি বিপদ সীমার উপর অবস্থান করছে জানতে হবে এবং তার ইমান বড়ই ঝুঁকিপূর্ণ দলিল প্রমাণের ভিত্তিতে যা বোঝা যায় এই প্রকার লোক মুসলিম কিনা চিন্তার বিষয় আল্লাহ বলেন আল্লাহর সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে মানুষের উপর গাইতুল্লাহর হজ পালন করা ফরজ যারা সেই পর্যন্ত পৌঁছার ও হজ সম্পন্ন করে ফিরে আসার সামর্থ্য রাখে আর যে ব্যক্তি ওহা আদায়ের সামর্থ্য থাকা সত্ত্বেও পালন করতে অস্বীকার করে তবে আল্লাহ সমগ্র জগৎ থেকে মুখাপেক্ষী হন এই আয়াতের তফসিরে ইবন আব্বাস মুজাহিদ ও অন্যান্য মুফাসসিরে কোরআন বলেছেন من جحد فريضة الحج فقد كفر যে ব্যক্তি হজের ফরজিয়ত অস্বীকার করবে সে কাফির হয়ে যাবে ইবনে কাসির প্রথম খণ্ড চারশো তেহাত্তর পৃষ্ঠা এই মর্মে হজরত আমর রাজি আল্লাহ থেকে একটি হাদিস এসেছে عن عمر بن الخطاب رضي الله عنه قال من أطاق الحج فلم يحج فسواء عليه يهوديا مات أو نصرانيا قال ابن كثير وهذا إسناده صحيح إلى عمر رضي الله عنه হজরত অমর রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি হজ করার সমর্থ থাকা সত্ত্বেও হজ পালন করল না ইহুদি বা খ্রিস্টান যে অবস্থায় মৃত্যুবরণ করুক উভয়টাই তার জন্য সমান ইবনে কেসির হাদিসটির সনদ অমর রাজি আল্লাহ আনহু পর্যন্ত সহি বলে মন্তব্য করেছেন দেখুন এগুলো কাশির প্রথম খণ্ড চারশো তিয়াত্তর থেকে চুয়াত্তর পৃষ্ঠা কার উপর হজ ফরস হজ উমরা উভয়টাই স্বাধীন বালি জ্ঞান সম্পন্ন ক্ষমতাবান যে কোনো মুসলিম ব্যক্তির উপর ওয়াজিব বা ফরজ প্রকাশ থাকে যে উপরোক্ত সংক্ষিপ্ত কথায় এটাই বোঝা যায় যে হজ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত সালায়ত রয়েছে হজ ফরজ হওয়ার শর্ত সমূহ হজ ফরজ হওয়া পাঁচটি শর্ত রয়েছে এই পাঁচটি শর্তের একটিও যদি বিলুপ্ত বা অবিদ্যমান থাকে তবে হজ ফরজ হবে না শর্তগুলি নিম্নরূপ এক ইসলাম গ্রহণ করে মুসলিম হতে হবে কারণ অমুসলিমের কোন সৎ আমলেই আল্লাহর দরবারে গৃহীত হয় না দুই বালেক হতে হবে কারণ বালেক না হওয়ার পূর্বে কোনো এবারত ফরজ হয় না তিন জ্ঞান সম্পন্ন হতে হবে কারণ অজ্ঞান ও পাগলের উপর কোন এবারত ফরজ নাই চার স্বাধীন হতে হবে কেননা দাসদের উপর মালিক সম্পদগত কোন এবাদত ফরজ নেই পাঁচ আর্থিক ও শারীরিক ক্ষমতা সম্পন্ন হতে হবে যদি কেউ উভয় প্রকার ক্ষমতাবান হয় তবে সশরীর নিজেকে হজ পালন করতে হবে যদি এমন হয় যে শারীরিক ক্ষমতা আছে কিন্তু আর্থিক ক্ষমতা নেই তাহলে হজ ফরজ নয় কিন্তু যদি আর্থিক ক্ষমতা থাকে কিন্তু শারীরিক ক্ষমতা না থাকে তবে নিজে মক্কা যেয়ে হজ পালন করা ফরজ নাই বরং তার পক্ষ থেকে একজনকে পাঠিয়ে হজ পালন করা ফরজ মহিলাদের ক্ষেত্রে উপরুক্ত সত্যগুলির সঙ্গে আরো একটি সত্য যোগ করা বাঞ্ছনীয় আর তা হচ্ছে এই যে মহিলার সাথে স্বামী বা কোনো মহারাম অর্থাৎ বিবাহ হারাম এমন কোনো পুরুষ থাকতে হবে যদি স্বামী বা মহারাম কেউই না থাকে তবে ওই মহিলার উপর হজ ফরজ নয় বরং এই ক্ষেত্রে ওই মহিলা শারীরিক সামর্থ্যবান ব্যক্তি কিংবা স্বামী ও মাহারাম বিদ্যমান এমন কোন মহিলাকে খরচ দান করে তার পরিবর্তে হজ ব্রত পালন করাবে মহিলার সাথে স্বামী বা মাহারাম থাকা অত্যাবশ্যক হওয়ার দলিল عن العباس رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يخلون رجل بامرأة إلا ومعها ذو محرم ولا تسافر المرأة إلا مع ذي محرم فقال رجل يا رسول الله إن امرأتي خرجت حاجة وإني اكتتبت في غزوة كذا وكذا فقال انطلق فحج مع امرأتك رواه البخاري ومسلم হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কোন ব্যক্তি যেন মাহরাম বিহীন অবস্থায় কোনো মহিলাকে নিয়ে নির্জন না হয় এবং কোন মহিলা যেন মাহারাম বিহীন অবস্থায় কোথাও সফরে ভ্রমণে না যায় এই বক্তব্য শুনে এক ব্যক্তি বললেন ইয়ারাসাল্লাহ আমার স্ত্রী হজের উদ্দেশ্যে গমনম্মক আর আমি অমুক অমুক যুদ্ধে তালিকাভুক্ত হয়েছি রসুল্লাহাম বললেন তুমি যুদ্ধে না যেয়ে তোমার স্ত্রীর সহিত যাও এবং তাকে নিয়ে হজ পালন করো হাদিসটি বুখারি মুসলিম বর্ণনা করেছেন তবে ভাষা মুসলিমের বন্ধুগণ এবার আপনাদের সম্মুখে হজ কবুল হওয়ার ও সংরক্ষিত রাখার শর্তসমূহ আলোচনা করছি সকল মুসলিম ভাই ভগ্নীদের জানা উচিত যে যে কোনো আবাদত কবুল হওয়ার ও সংরক্ষিত থাকার জন্য অবশ্যই কিছু শর্ত সারায়ত রয়েছে যা পালন না করা হলে আবাদত কবুল হয় না বা সংরক্ষিত থাকে না তবে সকল শর্ত সমূহের জায়গা ও সম্মানের নাম শর্তগুলিকে তিনভাবে ভাগ করা যেতে পারে এক এমন সব পূজা পূরণ না করলে কোন আবাদত বা আমল আল্লাহর বরাবরে গৃহীত হবে না আর উহা হচ্ছে শিরিক কুহুরি মুনাফিকি ফরজ আবাদত পরিত্যাগ করা কিংবা রসুল সাল্লাহ আলী আসাল্লামের খেলাফ আদায় করা ইসলাম ধর্ম ধ্বংসকারী পাপে জড়িত থাকা হারাম সম্পদ ব্যবহার করা ইত্যাদি দুই এমন সত্য যার কারণে আমি বিভূত হবে কিন্তু জীবন্ত অবস্থায় বা বাধাগ্রস্ত হয়ে থাকবে নিজে কিংবা অন্যকে উপয়োগ করলে তা গৃহীত হয়ে যাবে আর তা হচ্ছে ঋণ এমন সত্য যা পূরণ না করলে এবাদত কবুল হওয়ার ব্যাপারে বাধা বা অন্তরায় নাই কিন্তু ইহা সংরক্ষিত রাখা সত্ত্বেও পূরণ না করার কারণে ঘাটতি হতে হতে অবশিষ্ট নাও থাকতে পারে আর তা হচ্ছে মানুষের উপর বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার করা থেকে বিরত থাকা উপরোক্ত পাপ সমূহ থেকে তওবা করে সকলের প্রাপ্ত অধিকার দাবি দাবা পূরণ করে পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের জরুরি উপদেশ ও সিয়ত করে তাদের থেকে বিদায় নিয়ে হজ যাত্রা আরম্ভ করবে ওসিয়ত প্রাপ্ত ও দিন ব্যাপারে তথা তাকুয়া ও দিনদারির উপর করার উপর অধিক গুরুত্ব দিবে ভালো সঙ্গী সাথে নির্বাচনের চেষ্টা করবে হজের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র সঙ্গে নিয়ে যাবে শহরের দোয়া পরিবার পরিজন ও আত্মীয় স্বজন থেকে বিদায় নেওয়ার সময় বলবে আর আত্মীয় স্বজনরাও বলবে আস্তাউদ্দাহ দিনাকা ওয়া আমানাতাকা ওয়া অতঃপর পরিবার পরিজনের নিকট থেকে বিদায় নিয়ে বিসমিল্লা বলে বাহনে আরোহণ করে তিনবার আল্লাহ আকবর বলার পর ইমের দোয়াটি পড়বে سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا واطل عنا بعده اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل اللهم إني أعوذ بك من وعثاء السفر وكآبة المنظر وسوء المنقلب في المال والأهل والولد ইহরাম বাঁধানোর কাজসমূহ হজ উমরার প্রথম কাজ হলো ইহরাম বাঁধা আর এই ইহরাম বাঁধার জন্য প্রত্যেক দেশের ও অঞ্চলের লোকের জন্য নির্দিষ্ট জায়গা বা স্থান রয়েছে এই স্থানগুলিকে নিকাত বলা হয় নিকাত মোট পাঁচটি যা রসুল্লাহ নিজেই নির্ধারণ করে গেছেন عن ابن عباس رضي الله عنهما قال وقت رسول الله صلى الله عليه وسلم لأهل المدينة ذا الحليفة ولأهل الشام الجحفة ولأهل نجد قرن المنازل ولأهل اليمن يلملم فهن لهن ولمن أتى عليهن من غير أهلهن لمن كان يريد الحج والعمرة فمن كان دونهن فمهله من أهله وكذلك حتى أهل مكة يهلون منها متفق عليه হজরত ইবন আব্বাস রাজি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম ইহরাম বাঁধার জন্য মদিনাবাসীর জায়গা নির্ধারণ করেছেন জুর হুলেফা শাম অর্থাৎ সিরিয়াবাসীর জন্য জুহফা মসজিদবাসীর জন্য কর্মুল মেনাজির ইয়ামনবাসীর জন্য গলমলাম এই নিকাতগুলি উল্লেখিত অধিবাসীর জন্য এবং তাদের জন্য যারা তাদের উপর দিয়ে অতিক্রম করবে হজ ও উমরা পালনের ইচ্ছা পোষণ করে আর যারা এই নিকাতের অন্তর্গত এলাকায় রয়েছে তাদের নিকাত হলো তাদের পরিবার অর্থাৎ তাদের নিজেদের বাড়ি এইভাবে মক্কাবাসী মক্কা থেকে ইহরাম বাঁধবে বুখারি অংশে বন্ধুগণ উল্লিখিত হাদিসে আমরা চারটি নিকাতের সন্ধান পেলাম এবার পঞ্চম নিকাত অন্য এক হাদিস দ্বারা প্রমাণিত হয় عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم وقت لأهل العراق ذات عرق رواه أبو داود والنسائي হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু ইরাকবাসীর জন্য জাত ও ইরফকে নিকাত নির্ধারণ করেছেন হাদিসটি আবু দাউদ ও নাসাই বর্ণনা করেছেন বন্ধুগণ এবার অমরার বিবরণ আমরা আলোচনা করব অমরার কাজগুলি আল্লাহর রুকুন হল তিনটি ইহরাম বাঁধা বাইকুল্লার তোয়াফ করা ও সফা মারওয়া সাই করা ওয়াজিব কাজগুলি হল নিম্নরূপ নিকাশ থেকে ইহরাম বাঁধা মাথার চুল মুড়ি বা কেটে হালাল হওয়া তফ বেদা করা আর বাকি কাজগুলি সুন্নাত এবার বিস্তারিত বিবরণ ইহরাম বাঁধার নিয়ম নিকাতে পৌঁছার পর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে এহরামের কাপড় পরিধান করবে পুরুষ জাতি সেলাইবিহীন একটি লুঙ্গি ও একটি চাদর পরিধান করবে যে কোনো রঙের চলবে তবে সাদা রঙের পরিধান করা সুন্নাত মহিলাদের জন্য সেলাই বিশিষ্ট যে কোনো ধরনের ও রঙের কাপড় পরিধান করা যায় তবে শরীর বিরোধী পুরুষদের মতো ও তাদের দৃষ্টি আকর্ষণকারী যেন না হয় এই স্থানে হজরত ইবনে আমার রাজি আল্লাহ হাদিস উল্লেখ করলে যথেষ্ট عن ابن عمر رضي الله عنهما قال نهى النبي صلى الله عليه وسلم النساء في إحرامهن عن القفازين والنقاب وما مسه اللص والزعفران من الثياب ولتلبس بعد ذلك ما أحبت من ألوان الثياب من معسكر أو خز أو حميم أو سراويل أو قميص أو خف رواه أبو داود والبيهقي والحاكم ورجاله رجال الصحيح হজরত ইবনে তিনি বলেন নবী মহিলাদেরকে তাদের সময় উফাজাইন অর্থাৎ হাত আবৃতকারী ও নিকাব অর্থাৎ আবৃতকারী বোরকা এবং ওই সকল কাপড় পরিধান করতে নিষেধ করেছেন জাফরান ও ওয়াস ওয়াস অর্থাৎ এমন উদ্ভিদ যা থেকে খৈরি রং বের হয় যাকে স্পর্শ করেছে কারণ এই দুটি সুগন্ধি বিজড়িত শুধু রং হলে কোনো কথা ছিল না এছাড়া যা খুশি করবে লাল রঙের রেশমির গন্না পায়জামা কামিজ মোজা সব করতে পারবে হাদিসটি আবু দাউদ বেহাকি হাকিম বর্ণনা করেছেন হাদিসের বর্ণনাকারী ব্যক্তিবর্গ সেই হাদিসের ব্যক্তিবর্গ ফিকুসুন্না প্রথম খণ্ড পাঁচশো আটষট্টি পৃষ্ঠা কাপড় পরিধান করে পুরুষদের জন্য সুগন্ধি সহজলব্ধ হলে তা মেখে ইচ্ছা করলে তিনি দাঁড়িয়ে সিঁথা করে ফরজ নামাজের সময় হলে উহা আদায়ের পর বা তাহিয়াতুল অজু দুরাকাত নফল নামাজ আদায়ের পর কিংবা বিনা নামাজে মনে মনে উমরার নিয়ত বা ইচ্ছা খাঁটি করে লাভদায়িত লব্বাইত খান বা লাভদায়িত বে আমরাতিন অর্থাৎ উমরা করতে উপস্থিত হয়েছে বলে তালবিয়া পাঠ করা শুরু করবে তালবিয়ার শব্দগুলি লাভদায়িক আল্লাহ লব্বাইক লাভদায়িক লা শরীক লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক যদি রাস্তায় বাধাপ্রাপ্ত হওয়ার কিংবা রোগজনিত কারণে হজ পালন করতে সমর্থ হারানোর ভয় হয় তবে ইহরামের সময় তালবিয়া পাঠের সাথে সাথে আল্লাহর নিকট নিম্নের ভাষায় শর্ত করতে পারে اللهم إن حبسني حابس فمحن لي حيث حبستني متفق عليه হে আল্লাহ তুমি বাধা প্রদানকারী যদি আমার হজ পালনে প্রতিবন্ধক হয় তবে যেখানে আমি বাধাগ্রস্ত হব সেই স্থানে আমার হালাল হওয়ার স্থান বুখারি ও মুসলিম মুসাল্লাতে দাঁড়িয়ে কিংবা বাহিনী আরোহণ করে কেবলা মুখে তালবিয়া পাঠ করা সুন্নাত এইভাবে জোরে জোরে তালবিয়া পাঠ করতে করতে মক্কার অভিমুখে যাত্রা শুরু করবে সবসময় তালবিয়া পাঠ করা জরুরি নাই অন্যান্য দোয়া কালামও মাঝে মাঝে পাঠ করবে হাদিসে এসেছে উঁচুতে ওঠার সময় ও নামার সময় রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তালবিয়া পাঠ করতেন এমনিভাবে তালবিয়া পাঠ করতে করতে মক্কায় প্রবেশ করবে মক্কায় প্রবেশের পর তথা মক্কার ঘর বাড়ির দৃষ্টিগোচর হলে তালবিয়া পাঠ বন্ধ করবে একথা আলবানি বুখারি ও বাইহাকির হাদিসের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন মানাসিক হনিস পৃষ্ঠা আবার কেউ কেউ এই হাদিস থেকে তফ কদম শুরু করার পূর্ব পর্যন্ত তালবিয়া পাঠ করার কথা বলেছেন মক্কায় প্রবেশ করেন মক্কায় প্রবেশ করার পর মসজিদুল হারামে ঢোকার পূর্বে সুন্দরভাবে অজু করে নেবেন বাইতুল্লাহ তাওয়াফের জন্য বাংলা সেবা দরজা দিয়ে ঢোকা উত্তম যা বর্তমান বাবুসালাম নামে পরিচিত কারণ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই দরজা দিয়ে প্রবেশ করেছিলেন বলে হাদিসে পাওয়া যায় আর এই দরজা দিয়ে ঢুকলে হাজিরা আসবাদ অর্থাৎ যেখান থেকে তফ আরম্ভ হয় নিকটে হয় মনাসিক আলবানি উনিশ পৃষ্ঠা যে দরজায় দিয়ে প্রবেশ করুক না কেন প্রথমে ডান পা মসজিদে রাখবে অতঃপর বাম পা পা মুখে নিয়ে যে কোনো একটি দোয়া করবে بسم الله اللهم صل على محمد وسلم اللهم افتح لي أبواب رحمتك صحيح الكلم الطيب للألباني কিংবা এই দোয়াটিও পাঠ করতে পারে أعوذ بالله العظيم وبوجهه الكريم وبسلطانه القديم من الشيطان الرجيم আবু দাউদ এরপর কাবা গৃহের দিকে অগ্রসর হতে থাকবে কাবা শরীফ দৃষ্টিগোচর হওয়ার সময় ইচ্ছা করলে হাত উঠিয়ে নিজের ইচ্ছা মতো যে কোনো দোয়া পাঠ করতে পারে ইবনে আব্বাস থেকে এই মর্মে মুসান্নফ ইবনে আবি সাহেবা গ্রন্থে সহি সনদে মৌকুব ভাবে হাদিস বর্ণিত হয়েছে কেউ কেউ মরফুভাবে হাদিস বর্ণনা করেছেন কিন্তু উহার সনদ দুর্বল মোনাসিকুল হাজি আমরা আলবানি টিকা সহ বিশ পৃষ্ঠা মোট কথা এই স্থানে রসুল্লাহাম থেকে নির্দিষ্ট কোন দোয়ার কথা হাদিসে সাব্যস্ত নেই অতএব প্রত্যেকে নিজের মুখস্থকৃত দোয়ার থেকে পড়তে থাকবে কিংবা নিজের প্রয়োজন অনুসারে আল্লাহর নিকট নিজের বোধগম্য ভাষায় কিছু ভিক্ষা করবে ইচ্ছা করলে হজরত আমার রবি আল্লাহ আনহু যে দোয়া পাঠ করতেন তা পাঠ করতে পারে আর সেই দোয়াটি হচ্ছে এই اللهم أنت السلام অতঃপর পৌঁছে পুরুষ লোকেরা করবে গায়ের চাদরখানার এক মাথা দ্বারা বাম কাঁধ ঢেকে সামনের দিকে ঝুলিয়ে রাখবে এবং অপর মাথা ডান হাতের বগলের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের উপর দিয়ে পিঠের উপর ফেলবে যাতে ডান কাঁধ বাহু ও হাত খোলা থাকে সাল্লাহ প্রথম তয়াফে অর্থাৎ করতেন আবু বর্ণনা করেছেন হাসান বলেছেন উল্লেখ্য এই ইজতেবা সপ্তম তয়াফের শেষ পর্যন্ত বহাল থাকবে তয়াফ শেষে উহা খুলে ফেলবে এই তয়াফের পূর্বে কিংবা পরে কোন তয়াফে বা হজের কোন কাজে ইজতেবা নেই এবার ঈদ দেওয়ার পর হাজির আসবাদের নিকট এসে আল্লাহ আকবর বা বিসমুল্লাহ আল্লাহ আকবর বলে সম্ভব ও সুযোগ হলে হাত দ্বারা স্পর্শ করে মুখ দ্বারা চুমু খাবে এবং সিংদার নেই কপালকে ওহার সহিত লাগাবে এরূপ করতেন রসুল্লাহ সাল্লাম এবং অমর ও ইবন আব্বাস রাজি আল্লাহ আনহম দেখুন মানাসুল হাজিউল অমরা আলবান বিশ পৃষ্ঠা মহিলারা যদি তাদের স্বামী বা মাহারামের কড়া সহযোগিতায় এরূপ ভাবে চুমু দেওয়ার সুযোগ পায় তবে যেন সুযোগ না হারায় যদি চুমু দেওয়া সম্ভব না হয় তবে ডান হাত বা লাঠি দ্বারা স্পর্শ করে স্পর্শের স্থানকে চুমু খাবে সুযোগ পাওয়া সত্ত্বে কেউ যেন এই কাজ থেকে পিছপা বা অনাগ্রহী না হয় কারণ রসুল্লাহ ও তার সাহাবাগন খুব গুরুত্ব সহ চুমু খেতেন عن نافع قال رأيت ابن عمر استلم الحجر الأسود بيده ثم قبل يده وقال ما تركته منذ رأيت رسول الله صلى الله عليه وسلم يفعله رواه مسلم وروى أبو الطفيل قال رأيت رسول الله صلى الله عليه وسلم يطوف بالبيت ويستلم الركن بالمحجن معه ويقبل المحجن رواه مسلم হজরত নাফে থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনু আমর রাজি আল্লাহ আনহুকে দেখেছি তিনি হাজির আসওয়াদকে তার হাত দ্বারা স্পর্শ করে চুমু খেয়েছিলেন এবং বলেছিলেন আমি যেদিন থেকে রসুল্লাহামকে এই কাজ করতে দেখেছি সেদিন থেকে উহা করা ছাড়িনি মুসলিম হজরত আবু তুফাল রাজি আল্লাহ বর্ণনা করেন রসুল্লাহামকে দেখেছি তিনি বাইতুল্লাহ তফ করতেন এবং হাতস্থ লাঠি দ্বারা রুকুন অর্থাৎ হাজির আসবাদকে স্পর্শ করতেন এবং সেই লাঠির স্পর্শ স্থল চুমু মুসলিম শরীফ যদি কিছু দ্বারা স্পর্শ করাও সম্ভব না হয় তবে শুধু দূর থেকে হাত বা অন্য কিছু দ্বারা ইশারা বা ইঙ্গিত করে চলতে থাকবে আর হাত বা অন্য কিছু দ্বারা ইঙ্গিত করলে চুমু খেতে হবে না কারণ এই ক্ষেত্রে চুমু খাওয়ার দলিল নেই পাথরকে চুমু খাওয়া স্পর্শ করা বা ইঙ্গিত করার পর কাবাকে বানিয়ে রেখে ত্বক আরম্ভ করবে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু পাথরকে স্পর্শ করার পর আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতেন এবং হযরত আলী কিংবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই দোয়া পড়তেন اللهم إيمانا بك وتصديقا بكتابك ووفاء بعهدك واتباعا لسنة نبيك محمد صلى الله عليه وسلم أخرجه البيهقي عن علي وأبو داود في مسائل وأخرجه عبد الرزاق عن ابن عباس رضي الله عنه হে আল্লাহ তোমার উপর ইমান আনয়ন করব তোমার কিতাবকে সত্য জ্ঞান করা পূর্ব তোমার সহিত কৃত অঙ্গীকার পূরণের জন্য এবং তোমার নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের সুন্নতের অনুসরণ করে এই তওয়াফ পালন করছে হাদিসটি ইমাম বাইহাকি হজরত আলী আনহর উদ্ধৃতিতে বর্ণনা করেছেন ভাবে আবু দাউদও তার মাসাইল গ্রন্থে কিন্তু আব্দুর রাজ্জাক তার মুসন্নব গ্রন্থে ইবনে আব্বাসের উদ্ধৃতিতে বর্ণনা করেছেন আবার কেউ কেউ এই দোয়াটি প্রথমে হাজির আসবাদের বরাবর হওয়ার পর পড়ার কথা বলেছেন এই দোয়ার পর বিসমুল্লাহ আল্লাহ আকবর বলে পাথরকে চুনু বা স্পর্শ করবে বা ইঙ্গিত করবে প্রথম খণ্ড পাঁচশো ছিয়ানব্বই পৃষ্ঠা প্রথম তওয়াফ শুরু করার পর তৌহিদি জিকির আজকার গুলি বলা ভালো যেমন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাহু ইবনে মাজাহ তওয়াফের মাঝে জিকির আজকার ও ইচ্ছা স্বাধীন দোয়া করবে এমনকি আরবি না জানা থাকলে আপন মাতৃভাষায় যা দরকার বুঝে শুনে আল্লাহর নিকট আবেদন ও প্রার্থনা করবে হজ্জের সকল জায়গায় দোয়া কবুল হওয়ার স্থান দোয়ার প্রথমে কবুল হওয়ার নির্ভরযোগ্য পন্থা হিসেবে আল্লাহর প্রশংসা ও রসুল সাল্লাহ আলি সাল্লামের উপর সালাদ পাঠ করবে ইচ্ছা করলে কোরআন তেলাওয়াত করতে পারে এ সকল জায়গায় তালবিয়া পাঠের মতো করে বা তালিয়া পাঠের উপর অনুমান করে উচ্চ কণ্ঠে দোয়া ও জিকির করা শরীয়ত বিরোধী আর অন্যদিকে অপরাপর তফকারীদের একাগ্রতা শূন্য করায় তাদের মনোবেদনার কারণ হয় পুণ্যের স্থলে পাপ হওয়ার সম্ভাবনা উল্লেখ্য রুকনি এমানি ও হাজিরা মাঝে মাঝামাঝি স্থান ব্যতীত মাপাফের অর্থাৎ তফ করার স্থানের ও তফের অন্য কোনো স্থানে নির্দিষ্ট কোন দোয়া রসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি এমনিভাবে সফা মারোয়ার সাহির ক্ষেত্রেও বাজারে প্রচলিত বইয়ে সেটা আরবি হোক বা বাংলা হোক বা উর্দু হোক বা ইংরেজি হোক বা অন্য যে কোনো ভাষাই হোক প্রত্যেক তোয়াফের জন্য যে নির্দিষ্ট দোয়ার ছড়াছড়ি দেখা যায় উহা নির্দিষ্ট করার কারণেই বিদাত মোট কথা সুন্নতি পন্থায় তওয়াফ করবে ও ইচ্ছা স্বাধীন দোয়া করবে প্রথম তিন তওয়াফের অমল করা রসুল্লাহ সাল্লামের সুন্নাত জোরে জোরে ছোট ছোট পা ফেলে বাহু দলিয়ে দৌড়ানোর মতো হাঁটাকে রমল বলা হয় বাকি চার তওয়াফে স্বাভাবিক চলবে রমল করার দলিল عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم رمل من الحجر الأسود إلى الحجر الأسود ثلاثة ومشى أربع رواه أحمد ومسلم হজরত ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ কালে হাজর আসওয়াদ থেকে শুরু করে হাজর আসওয়াদ পর্যন্ত রমল করতেন তিনবার আর চারবার স্বাভাবিক চলতেন হাদিসটি ইমাম আহমদ ও মুসলিম বর্ণনা করেছেন কেউ যদি প্রথম তিন তোয়াফে রমল করতে ভুলে যায় তবে পরের তোয়াফ গুলিতে রমল করবে না উল্লেখ্য ঈদ জবা ও রঙ শুধু পুরুষদের জন্য প্রযোজ্য নারীদের জন্য নয় তোয়াফ করে যখন নিয়ে মানির বরাবর আসবে সম্ভব হলে কোনো দোয়া ছাড়া শুধু হাত দ্বারা স্পর্শ করবে হাজরে আসওয়াদের মতো স্পর্শের পূর্বে দোয়া করবেন এবং চুমু খাবেন আর স্পর্শ না করতে পারলে ইঙ্গিত করবেন কেননা এসব কিছু রসুল্লাহ আলহিম আলহি করেননি আর রসুল্লাহাম যা করেননি তার অনুসরণ করে উহা না করাই সুন্নত পক্ষান্তরে উহা করাই হল বিদাত দেখুন আশরাহুল মুমতি আলা জাদিল মুস্তাকনে সপ্তম খণ্ড দুইশো তিরাশি পৃষ্ঠা প্রথমে আমানিকে স্পর্শ করার পর থেকে শুরু করে হাজির আসবাদ পর্যন্ত এই কোরআনই দোয়াটি পাঠ করবে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار হাজির আসওয়াদের বরাবর আসলেই তোয়াফ পূর্ণ হবে একই নিয়মে সাত তোয়াফ শেষ করবে অতঃপর ইজতেবা খুলে ঘাট ঢেকে তোয়াফের সুন্নাত দোরাকাত নামাজ আদায়ের জন্য মাকাম ইব্রাহিমের দিকে অগ্রসর হবে মাকাম ইব্রাহিমের নিকটে পৌঁছে এই আয়াতটি পাঠ করবে واتخذوا من مقام إبراهيم مصلى এই নামাজের দলিল عن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم حين قدم مكة طاف بالبيت سبعة وأتى المقام فقرأ واتخذوا من مقام إبراهيم مصلى فصلى خلف المقام ثم أتى الحجر فاستلمه رواه الترمذي وقال حديث حسن صحيح হজরত জাবির রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলী সাল্লাম যখন মক্কা এসেছিলেন বাইতুল্লার সাপ তফ শেষ করে মাকাম ইব্রাহিমের নিকট এসে পাঠ করেছিলেন অত্যাকিজমিন মাকাম ইব্রাহিম মুসাল্লা অতঃপর মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করলেন এবং আবার হাজরা আসওয়াদের নিকট এসে উহাকে স্পর্শ করলেন অর্থাৎ নামাজ সমাপ্ত করে হাজরে আসওয়াদকে আবার স্পর্শ করলেন হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং হাসান শাহি বলেছেন উল্লেখ্য এই দু রাকাতের প্রথম রাকাতে সুরা ফাতেহার পর কাফিরুন ও দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পর সুরা ইখলাস পড়া সুন্নত এভাবে রসুল্লাহ সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে দেখুন মুসলিম শরীফ জমজমের পানি পান ওয়াক ও নামাজ শেষ করে সুযোগ পেলে আবার হাজির আসবাদকে স্পর্শ করে সফা মারওয়া সাই করার পূর্বে ইচ্ছা করলে বা প্রয়োজন পড়লে জমজমের পানি পান করবে ইয়ার যখন মন চাই তখনই পান করা যায় এই পানি পান করা হজ্জের কোন অংশ নাই বা হজ্জের ফরজ ও সুন্নতির অন্তর্ভুক্ত নয় বরং উহা এক বরকত বরকতময় অনেক উপকারী পানি এই পানি পান করা রসুল্লাহ সাল্লামের সাধারণ সুন্নত জমজমের পানি পান করার দোয়া যেহেতু হাদিস থেকে জানা যায় যে জমজমের পানি যে যে উদ্দেশ্যে পান করবে তার সেই উদ্দেশ্যে পূরণ হবে তাই প্রত্যেকে পান করার পর আপন আপন উদ্দেশ্য নিজের ভাষায় আল্লাহর নিকট তুলে ধরবে ইচ্ছা করলে ইবন আব্বাস রাজি আল্লাহ আনহুমা যেই দোয়া পাঠ করতেন সেই দোয়াটি পাঠ করতে পারে اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء অর্থাৎ হে আল্লাহ আমি তোমার নিকট উপকারী এলিম চাই প্রশস্ত রিজিক চাই এবং প্রত্যেক রোগ থেকে আরোগ্য চাই দেখো সুন্না প্রথম খণ্ড পাঁচশো সাতানব্বই পৃষ্ঠা সাফা মারওয়া চাই তফ শেষ করে নামাজের পর বা জমজমের পানি পান করার পর আবার আল্লাহ আকবর বলে হাজির আসবাদকে স্পর্শ চুমু বা ইঙ্গিত করে সাইর জন্য সাফা পাহাড়ের দিকে অগ্রসর হবে অতঃপর নিম্নে বর্ণিত নিয়ম অনুযায়ী সাই করতে থাকবে সাফা মারওয়া সাই করা হজ অমরার রকম কাজে যে উহা বাদ দিবে তার হজ উমরা হবে না عن عائشة رضي الله عنها قالت طاف رسول الله صلى الله عليه وسلم وطاف المسلمون بين الصفا والمروة فكانت سنة والعمر ما أتم الله حج من لم يطف بين الصفا والمروة وفي رواية قالت وقد سن رسول الله صلى الله عليه وسلم الطواف بينهما فليس لأحد أن يترك الطواف بينهما رواه مسلم হজরত আয়েশা আলী আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম সফা মারওয়াই সাই করেছেন এবং মুসলমানগণ উহার সাই করেছেন ফলে উহা বিধিবদ্ধ হয়ে গিয়েছে কসম করে বলছি যে ব্যক্তি উক্ত পাহাড় দয়ের মাঝে সাই করবে না তার হজ আল্লাহ পূর্ণ করবেন না অন্য বর্ণনা এসেছে তিনি বলেন রসুল্লাহ সাল্লাম উহাদয়ের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 বর্ণনাকারী ও তৌহিদের দোয়াগুলি পড়বে যেমন বলবেন لا إله إلا الله والله أكبر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده অতঃপর নিজের মুখস্থ দোয়া বা নিজের বিভিন্ন চাওয়া পাওয়া প্রয়োজন পূরণের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করবে এই সকল দোয়া তিনবার করে দোহরায় পাঠ করা সুন্নত অতঃপর সফা থেকে মারোয়ার দিকে গমন করবে সফা থেকে নেমে কিছু দূর যেতে উপরে ও ডানে বামে নীলবাতি বরাবর পৌঁছার সাথে সাথে সুযোগ পাওয়া গেলে দৌড়ানোর মতো দ্রুত গতিতে চলতে থাকবে পরবর্তী নীল বাতির নিকট এসে চলার গতি স্বাভাবিক করবে এর মাঝে মারোয়া পর্যন্ত পৌঁছতে যেই পথ অতিক্রম করবে প্রত্যেকে নিজের ইচ্ছা স্বাধীন দোয়া ও দিকে রাজগার করবে কোন সাইয়ের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই প্রচলিত বইয়ে যে নির্দিষ্ট দোয়ার ছড়াছড়ি দেখা যায় বা মানুষকে পাঠ করতে শোনা যায় উহা নিজেদের রচিত নিয়ম কোন ক্ষেত্রে উহা পাঠ করার নির্দেশ ও নিয়ম থাকলেও বিভিন্ন সাই বা তওয়াফের সাথে উহাকে নির্দিষ্ট করার কারণে বেদাত বলে গণ্য মরবা পাহাড়ে পৌঁছার পর ঠিক ওই কাজগুলি করবে যে কাজগুলি সাফাতে করেছিল শুধু আয়াতটি পাঠ করবে না আবার সাফা পৌঁছার পূর্বে নীল বাতির মাঝামাঝি জায়গায় দ্রুত করে চলবে এভাবে সাত চক্কর পূর্ণ করবে সাইর নিয়ে মুসলিম শরীফে হজরত জাদুর রবি আল্লাহ বর্ণিত হাদিস থেকে গৃহীত হয়েছে প্রকাশ থাকে যে সফা থেকে মারোয়া পর্যন্ত যাওয়াকে এক চক্কর এবং মারোয়া থেকে আবার সফা আসাকে এক চক্কর বলা হয় অর্থাৎ যাওয়া আসাকে দুই চক্কর হয় এই নিয়মে সপ্তম চক্কর পূর্ণ হবে মারোয়া পাহাড় এবার সাইন শেষ করে ওমরা পালনকারী ও তামাক্ত হজ পালনকারীগণ মাথার চুল মুন্ডিয়ে বা কেটে ইহরাম ভেঙে হারাল হয়ে যাবে মহিলাগণ শুধু চুলের অগ্রভাগ থেকে অর্ধাঙ্গুলি বা তার চেয়ে কম পরিমাণ কাটবে চুল কাটার পর হারাম হওয়ার মাধ্যমে উমরা সম্পন্ন হবে উমরার হজ অংশ হজের সময়সীমা উমরা যেমন বছরের যে কোনো মাসে পালন করা যায় হজ তেমন করা যায় না হজের জন্য আল্লাহ তবরকতলা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন এই নির্ধারিত সময়ের ভিতর ছাড়া হজের কোন একটি কাজও করা সহি হবে না আল্লাহ বলেন আল হাজ্জু আশহুর মালুমাত হজের জন্য নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে সকলের মতে এই নির্দিষ্ট কয়েকটি মাস হল সওয়াজুল কাদা ওজুল হাজ্জা হজের প্রকার ভেদ হজ তিন প্রকার তমত্ব ইরান ও ইফরাত তমত্ব হজ তমত্ব শব্দের শাব্দিক অর্থ হল উপকৃত হওয়া আর হজের ক্ষেত্রে তমত্ব অর্থ হজের মাসে উমরা পালন করে ওই বছরে হজের মাসগুলির ভিতরেই হজ পালন করা এক্ষেত্রে তার উমরা হজ্জের প্রথম অংশ বলে গণ্য হবে তামাক্ত হজ সম্পাদনের পদ্ধতি মনে মনে হজ্জের উদ্দেশ্য থাকলেও মেকাপ থেকে শুধু উমরার এহরাম বেঁধে সেই অনুযায়ী লাব্বাইক অমরাতান বা লাব্বাইক বে অমরাতিন বলে তালবিয়া পাঠ করতে করতে মক্কায় আসবে মক্কায় এসে বাইতুল্লাহ সাত তোয়াফ মাকাম ইব্রাহিমের দোয়াকাত নামাজ আদায় সফা মারোয়ার সাত সাই পালন করে চুন মন্দির বা ছোট করে হালাল হয়ে যাবে অতঃপর জুলহাজ মাসের আট তারিখে আবার হজের জন্য এহরাম বেঁধে সেই দিন জুহর থেকে পরের দিন সদর পর্যন্ত মিনায় অবস্থান করে সময় মতো পাঁচ অক্ট নামাজ আদায় করে নয় তারিখে আরাফাতের মাঠে জোহর আসর দু অক্ট নামাজ একত্রিত ভাবে আদায় করে মাগরিব পর্যন্ত অর্থাৎ সূর্যাস্তের পর পর্যন্ত অবস্থান করে নামাজ আদায় না করে মুজদানিফা এসে সেই মাগরিব ও এশার নামাজ একত্রে অর্থাৎ এক আজানে দুই আনাতে আদায় করে সেখানে রাত্রি যাপন করে পরের দিন তথা দশ তারিখ আবার মিনায় এসে জামরাতুল আকাবাকে পাথর মেরে কোরবানি করে মাথার চুল ফেলে হালাল হয়ে আবার সেদিন কিংবা পরের দিন মক্কা যে বাইতুল্লাহর তওয়াফ ও সফা মারোয়া সাই করে এগারো ও বারো তারিখে মিনায় রাত্রি যাপন করে ও দিনের বেলা কঙ্কর মেরে হজ সম্পন্ন করবে এবং বাড়ি যাওয়ার পূর্বে তওয়াফে বিদা করবে এই হজকে এই জন্য তামাক্ত বা উপকারী হজ বলা হয় যে হজ্জের মাসে ভিন্ন ভিন্ন ভাবে উমরাহ ও হজ করতে পারা যায় এরপর হজ্জের প্রথম অংশ উমরাহ করে আট তারিখ পর্যন্ত অনেক বাধা নিষেধ থেকে মুক্ত হয়ে স্বাধীন জীবন যাপন করতে পারা যায় যেটা কেরান বা এফরাজ হজ্জের ক্ষেত্রে সম্ভব নয় কেরান হজ কেরানের শাব্দিক অর্থ হল নিরাম বা সংযুক্ত করা হজের ক্ষেত্রে একই ইহরামের মাধ্যমে উমরাহ ও হজ উভয়টাকে একত্রে পালন করা কেরান হজ সম্পাদনের পদ্ধতি নিকাত থেকে উমরা ও হজ একই সঙ্গে পালনের নিয়োগ করে ইহরাম দেবে সেই অনুযায়ী লব্বাইকা উমরাতন মহাজ্জাতন বা লব্বাইকা বি উমরাতিন মহাজ্জাতিন অথবা লব্বাইকা অমরাতন ফি হাজ্যাতিন বলে নির্দিষ্ট তালবিয়া পাঠ করতে করতে মক্কায় পৌঁছবে এবং সমাপ্ত হজ পালনকারীর মতে তফ সাই করবে কিন্তু হালাল হবে না সেই ইমামে অবশিষ্ট থেকে আট তারিখে অন্যান্য হজ পালনকারীদের সাথে মিনা আরাফা মুজদালিফার কাজগুলি পালন করবে আবার মিনে এসে অর্থাৎ দশ তারিখ জামরায় পাথর মিলে কোরবানি করে হালাল হবে অতপর সেই দিন কিংবা পরের দিন মক্কায় এসে তোয়াফে হেফাজা করবে তোয়াফ সম্পূর্ণ করার পর এবং এগারো বারো তারিখ ন্যায় রাত্রি যাপন ও কঙ্কর মারার পর হাজ্যের কেয়াম সম্পন্ন হবে এরপর বাড়ি ফেরত যাওয়ার পূর্বে তাকে বিদা করবে এই হজকে কেয়াম এই জন্য বলা হয় যে একত্রে একই কাজের মাধ্যমে উমরা ও হজ উভয়টাই ভাবে আদায় হয়ে যায় এফরাদ হজ এফরাদ অর্থ এককরণ হজের ক্ষেত্রে উমরাকে বিজড়িত না করে একক ও স্বতন্ত্রভাবে শুধু হজ পালন করাকে এফরাদ বলা হয় এগুলো হজ পালন করার পদ্ধতি নিকাত থেকে শুধু হজ পালনের নিয়োগ করে সেই অনুযায়ী লব্বাইকে হাজ্যাতেন বা লব্বাইকে হাজ্যাতেন বলে তালবিয়া পাঠ করতে করতে মক্কায় আসবে আসার পর ঠিক কেরাম হজ পালনকারী যেভাবে যা করেছে ঠিক তাই করবে শুধু দশ তারিখে একটি কাজ করতে হবে না আর সেটা হলো কোরবানি হজের কার্যাদির তালিকা প্রথমত আরকান হজ হজের ওই সমস্ত জরুরি কাজ যার একটি ছুটে গেলে হজ সেহী হয় না যেগুলিকে আরকান হাজ বলা হয় আর উহা চারটি এক ইহরাম বাঁধা দুই আরাফাতে অবস্থান বা উপহে আরাফা করা তিন তফ এফাদা বা তফ করা চার সহমর বাসাই করা দ্বিতীয়ত ওয়াজি বা ওয়াজিবাতুল হাজ হজের ওই সমস্ত জরুরি কাজ যার একটি ছুটে গেলে দম বা কোরবানি দ্বারা উহার ত্রুটি পূর্ণ হয়ে হজ সহি হয় আর উহা আটটি এক নিকার থেকে ইহরাম বাধা দুই সূর্য পশ্চিম আকাশে ঢোলার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করা তিন ঈদের রাত্রি তথা জিলহাজ মাসের দশ তারিখের রাত্রি মুজদালেফায় যাপন করা চার পাথর নিক্ষেপ করা পাঁচ কোরবানি করা এবং কোরবানি করতে অপারগ হলে হজ্যের ভিতর তিনটি ও বাড়িতে সাতটি রোজা পালন করা ইহা তামাত্ম কেরান পালনকারীর ক্ষেত্রে ছয় মাথার চুল মুন্ডানো বা কাটা সাত এগারো ও বারো তারিখের রাত্রি ন্যায় যাপন করা আট ঋতুবতী ও গর্ভপাতোত্তর সাপ বিশিষ্ট নারী ব্যতীত অন্যান্যদের জন্য প্রভাবে বিদা করা উপরোক্ত কাজগুলি ছাড়া অবশিষ্ট সমস্ত কাজ সুন্নত মুস্তাহাব হজ পালনের বিস্তারিত বিবরণ ইহরাম জিহাদ মাসের আট তারিখের দিন সকালবেলা তমাত্ম পালনকারীগণ তাদের নিজ নিজ অবস্থান স্থল থেকে পূর্বে বলে আসা নিয়ম অনুযায়ী ইহরাম বেঁধে ফেলবে ইহরাম বাঁধার জন্য মসজিদ হারাম বা অন্য কোনো মসজিদে যেতে হবে না এবং উহা কোন সুন্নত ও মুস্তাহাবও নয় মুসলিম শরীফে এসেছে বিদায় ভাজ্যের সময় শাহাবাগন আব্দাহ নামক স্থানে অবস্থান নিয়েছিলেন এবং আট তারিখে ওই আব্দাহ থেকে ইহরাম বেঁধেছিলেন আর কেরাম ও ইহরাজ পালনকারী তার পূর্বের ইহরামে প্রস্তুত হয়ে যাবে এরপর সকলেই তালবিয়া পাঠ করতে করতে মিনার দিকে রওনা করবে এই তালবিয়া পাঠ অবস্থায় যথারীতি বহাল রাখবে দশ তারিখে না আকাবাকে পাথর মারা পর্যন্ত আজকের তালবিয়ার প্রথমে সকলেই বলবে লাব্বাইকা হাজ্জান এরপর পুরো তালবিয়া পাঠ করতে থাকবে ইচ্ছা করলে বা হজ পালন করতে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলে পূর্বে যে শর্তের কথা বলা হয়েছে ওই শর্ত করবে তালবিয়া পাঠ করতে করতে সকলে মিনায় এসে পৌঁছবে মিনায় করণে মিনায় এসে হজ এবং পাঁচ অক্ট নামাজ তথা জোহর আসর মাগরিব এশা ও ফজরের নামাজ সময় মতো জামাতবদ্ধভাবে কসর করে আদায় করবে কসরের ক্ষেত্রে এখানে মিনা ও মক্কার হজ পালনকারী এবং সবাই সমান কারণ বিদায় হজে রসুল্লাহ সাল আলী আসাল্লাম মিনায় মক্কাবাসী সহ সকলকে নিয়ে চার রাকাত বিশিষ্ট নামাজগুলিকে কসর করে আদায় করেছিলেন এবং তাদের কাউকেও পূর্ণ করে করতে বলেননি যেমন ফতে মক্কার সময় বলেছিলেন কিন্তু কসর করলেও কোন দুই ওয়াক্ত নামাজকে জমা করে আদায় করেননি বরং প্রত্যেক ওয়াক্তের নামাজ প্রথম ওয়াক্তে আদায় করেছেন মানসিক ইবনে উসাইমি পঁচপান্ন পৃষ্ঠা এই মর্মে একটি হাদিস দেখুন عن جابر رضي الله عنه قال فلما كان يوم التربية توجهوا إلى منى فأهلوا بالحج وركب النبي صلى الله عليه وسلم فصلى بها الظهر والعصر والمغرب والعشاء والفجر رواه مسلم হজরত জাবেদ থেকে বর্ণিত তিনি বলেন যখন তারবিয়ার দিন অর্থাৎ আটই জুলহজ উপস্থিত হল সকলে মিনার অভিমুখে যাত্রার জন্য হজ্জের এহরাম বেঁধে নিল অতঃপর যাত্রা শুরু করল নবী সাল্লাহ আলিয়াল্লাম তার বাহনে চড়ে মিনায় গেলেন অতঃপর সেখানে জোহর আসর মাগরিব এশা ও ফজরের নামাজ আদায় করেছিলেন মুসলিম ইমাম বুখারী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেছেন যে صلى رسول الله صلى الله عليه وسلم بمنى ركعتين وابو بكر وعمر وعثمان صدرا من خلافته ولم يكن يجمع في منى بين الصلاتين في الظهر والعصر والمغرب والعشاء رواه البخاري রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মিনায় চার রাকাত বিশিষ্ট নামাজগুলি দু রাকাত করে পড়তেন এবং আবু বকর অমর ও ওসমানও তার খেলাফতের প্রথম দিকে নবী সাল্লাম দুই নামাজের তথা জোহর আসর ও ঈশার মাঝে জমা করতেন না ফজরের নামাজ আদায় করার পর যাওয়ার প্রস্তুতি শুরু করবে সূর্য ওঠার পর তালিবিয়া পাঠ করতে করতে আরাফার অভিমুখে যাত্রা করবে তালিবিয়ার মাঝে মধ্যে তাকবিরও পাঠ করবে কেননা রসুল্লাহ সাল্লাম ও শাহাবাগন উভয়টাই পাঠ করতে করতে যেতেন যেমনটি বুখারি মুসলিমে পাওয়া যায় মানাসিক আলবানি উনত্রিশ পৃষ্ঠা আরাফায় যা করণীয় আরাফার নিকটে পৌঁছার পর সুন্নত হল আরাফার সীমানার বাইরে নামেরাম নামক স্থানে বসে সূর্য ঢোলার অপেক্ষা করবে সূর্য ঢুলে যাওয়ার পর খুতবা শোনার পর এক আগামী দুই একামতে জামাতবদ্ধভাবে জোহরের প্রথম অক্তে জোহর ও আসর উভয় অক্তের নামাজ পরপর জমা ও কসর করে আদায় করবে এই দুই অক্ত নামাজের মাঝে কোন সুন্নত নফল নামাজ পড়বে না কারণ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম পড়েননি অতঃপর আরাফাতের মাঠে নেমে মহান আল্লাহ সমীপের নিয়ম্ভ ও বিনয়ী ভাবে নিজেকে সঠিকভাবে সমর্পণ করে দোয়া ও প্রার্থনায় মাসে গোল হয়ে যাবে উল্লেখ্য জোহর আসর একত্রিত করে পড়ে নেওয়ার কারণেই হল দোয়ার জন্য অবসর গ্রহণ করা অতএব যে ব্যক্তি এই অবসরকে গুরুত্ব সহ কাজে না লাগাবে তার নিকট এই জমা ও কসর অনর্থক এই স্থানে মন উজাড় করে ইহকাল ও পরকালের সার্বিক শান্তি সমৃদ্ধি মুক্তি ও কল্যাণ কামনা করবে জীবনের বৈধ সকল চাওয়া পাওয়ার জন্য অন্তর খুলে প্রার্থনা করুন আরবি দোয়া জানা না থাকলে নিজের মাতৃভাষায় নিজের যাবতীয় আবেদন নিবেদন পেশ করবে আল্লাহ সবার ভাষা সমানভাবে বোঝেন আরাফাতের ফজিলত আরাফাতের মাঠে আল্লাহর সমীপে এই বৃহৎ জনসমাবেশের কারণে আল্লাহ তালা বিভিন্নভাবে এই দিনটিকে বান ও ফজিলত মণ্ডিত করেছেন এমনকি এর অসীম ফজিলত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সকল মুসলিম নারী আসতে সক্ষম হয়নি তাদের প্রতিও পরিব্যাপ্ত দেখুন ফিকসুন্না প্রথম খণ্ড ছয়শ দশ পৃষ্ঠা সম্মানিত হজ পালনকারীগণ এবার একটু চিন্তা করে দেখুন এই দিনে এই মাঠে আপনার দাঁড়ানোর কারণে যদি হজ্জে না এসেও তারা এত প্রচুর ফজিলতের ভাগী হতে পারে তবে আপনি সশরীরে উপস্থিত হয়ে এই মাঠে কি পরিমাণ ফজিলত ও নেকি লাভ করতে পারেন তাহলে একটি সেকেন্ডও যেন আপনার অবহেলায় না কাটে বরং জিকির আজকার দোয়া দুরুদ কোরআন তেলাওয়াত তাহলিল কোন একটা করতেই থাকবেন নিজের মাতা পিতা ছেলে সন্তান পরিবার পরিজন মৃত্যু আত্মীয় স্বজন বিপদগ্রস্ত মুসলিম জাতি দেশ ধর্ম ও সাধারণভাবে সকল মুসলমানদের জন্য দোয়া করবেন এই দিন বন্দাবন আল্লাহর দরবারে ভিড় জমানোর কারণে এবং তার নিকট দ্রুতভাবে লুটিয়ে পড়ার কারণে তাদেরকে নিয়ে ফ্রেস্তাদের নিকট গৌরব ও অহংকার করেন এই জন্যই শয়তানকে সেদিন দারুণভাবে বঞ্চিত লাঞ্ছিত অপমানিত ও বিতাড়িত দেখা যায় মুসলিম শরীফে একটি হাদিস এসেছে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা أن رسول الله صلى الله عليه وسلم قال ما من يوم أكثر من يأتق الله فيه عبدا من النار من يوم عرفة وإنه تبارك وتعالى يدعو ثم يباهي به الملائكة ما أراد هؤلاء رواه مسلم হজরত আয়সা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত নবী সাল্লাম বলেছেন কোন এমন দিন নেই যেই দিন আল্লাহ সবচেয়ে অধিক পরিমাণ বান্দাকে জাহান্ন থেকে মুক্ত করেন আরাফাতের দিন অপেক্ষা তিনি আল্লাহ তবরকতলা নিকটবর্তী হন এবং তাদেরকে নিয়ে ফেরিস্তাদের নিকট গৌরব প্রকাশ করে বলেন এরা কি চায় মুসলিম শরীফ আরাফার মাঠে এইভাবে অবস্থানরত অবস্থায় সূর্য ডুবার পর মাগরিবের নামাজ আদায় না করে মুজদালিফার দিকে তালবিয়া ও তাকবীর পাঠ করতে করতে যেতে থাকবে মুজদালিফা যাওয়ার সময় ধীর শান্ত গতিতে চলবে তবে ফাঁকা জায়গাগুলিতে জোরে চলা যাবে রসুল্লাহ সাল্লাম মানুষকে ধীরে চলার জন্য এই বলে তাগিদ দিতেন ইয়া ইহান্নাস আলাইকুম সাকিনা فإن البر ليس في الإيضاء أي الإسراء رواه البخاري ومسلم অর্থাৎ হে জনমন্দির শান্ত গতিতে চলো দ্রুত চলা সব কাজ নাই বোখারি ও মুসলিম এভাবে ধীর ভাবে চলার নির্দেশ এই জন্য দিয়েছিলেন যাতে কেউ কারো দ্বারা কষ্ট না পায় অন্যথায় কষ্ট দেওয়া থেকে মুক্ত থেকে ফাঁকা পরিবেশ পেলে দ্রুত চলা যাবে কারণ হাদিস এসেছে কানা রসুল্লাহাম সাল্লাম আলা ধীর গতিতে চলতেন আর যখনই ভিড় মুক্ত ফাঁকা জায়গা পেতেন দ্রুত চলতেন বুখারি মুসলিম মুজদালিফায় যা করেন মুজদালিফায় পৌঁছে প্রথমে রাত্রে যাপনের স্থান নির্বাচন করে নেবে অতঃপর আরাফাই ছেড়ে আসা মগরিবের নামাজ ও ঈশার নামাজ এক আগামী ও দুই এক আমতের পর পর আদায়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 الحرام فاستقبل القبلة فدعاه وكبره وهلله ووحده فلم يزل واقفا حتى أصفر الفجر جدا ودفع قبل أن تطلع الشمس رواه مسلم وغيره হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফা থেকে মুজদালিফায় এসে মাগরিব ও ইশার নামাজ আদায় করলেন এক আযান ও দুই একামতে এর মাঝে কোনো সুন্নাত নফল সালাত আদায় করেননি অতঃপর শুয়ে পড়লেন ফজর হলে উঠে ফজরের সালাত আদায় করে কসোয়া নামক বাহিনী চড়ে মশারুল হারাম অর্থাৎ একটি পাহাড়ের নাম নামক স্থানে এসে কেবলামুখী হয়ে আল্লাহর নিকট দোয়া করলেন তার মহানত্ব একত্রবাদের ঘোষণা দিলেন এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে থাকতে যখন খুব সকাল হয়ে গেল তখন সূর্য ওঠার পূর্বেই মিনার দিকে রওনা দিয়েছিলেন মুসলিম অপর অপর মহাদেশ গুণ বর্ণনা করেছেন যদিও রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম অবস্থান করেছিলেন কিন্তু সেখানে অবস্থান করা জরুরি নয় বরং মহিলা যেখানেই অবস্থান করবে তার অবস্থান বিশুদ্ধ হবে এতে কোনো ত্রুটি আসবে না কারণ রসুল্লাহাম হারামে অবস্থান করার পর বলেছিলেন ওয়াকাফতু হা হুনা অল মুজদালিফা কুল্লু হা মাকিফ মুসলিম আমি যদিও এখানে দাঁড়ালাম কিন্তু মুজদালিফা সমস্তই দাঁড়ানোর জায়গা মুসলিম কিন্তু কেউ যেন কখনো মহাশ্বরী অবস্থান না করে কারণ উহা মুজদালিফার বাইরে ইবনু মাজা প্রকাশকারী হাজির জন্য ফজরের নামাজ আদায় না করে যাওয়া ঠিক নয় তবে দুর্বল অসুস্থ অতিরিক্ত মোটার কারণে ভারী শ্রেণীর লোকদের জন্য জায়জ আছে রাত্রিকালে মশাল হারামে উকুফ করে মিয়ায় যাত্রা করা এমনকি আনুষঙ্গিকভাবে ওই দুর্বল ও অসুস্থ ব্যক্তিদের সাথে তাদের সুস্থ অভিভাবকরাও যেতে পারবে হাজি এসেছে আমি আব্বাস রবি আল্লাহ بعث بي رسول الله صلى الله عليه وسلم بشهر من جمع ثقل رسول الله صلى الله عليه وسلم رواه مسلم ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাত্রির শেষ ভাগে রসুল্লাহ সাল্লাম আমাকে আগেই মুজদালিফা থেকে তার পরিবারের ভারী সদস্যদের সাথে পাঠিয়ে দিয়েছিলেন শাহী মুসলিম সুস্থ লোকেরা ফজরের সালাত আদায় করে উকুফ মুজদা এখন সম্পূর্ণ করে তালবিয়া আবার তেকবির পাঠ করতে করতে মিনার দিকে গমন শুরু করবে যাওয়ার সময় মিনার প্রথম কাজ জামরায় পাথর মারার জন্য সাতটি পাথর কুড়িয়ে নেবে পাথর বুটের সঙ্গে কিংবা তার চেয়ে একটু বড় সাইজের হবে বড় পাথর দিয়ে জামরাকে মারা রসুল্লাহ ভাষায় দিনের ভিতর বাড়াবাড়ি আহমদ ও নাসাই মুজদালিফার সীমানা পার হওয়ার সাথে সাথে যে নিচু ভূমি রয়েছে তাকে ওয়াদি মহাসার বলা হয় এই স্থানে দ্রুত চলার সুন্নাত কারণ রসুল্লাহ ইসলাম এই স্থানে তার উটনিকে দ্রুত দানি করেছিলেন মুসলিম শরীফ দশই জিলহাজ ঈদের দিন মিনায় যা করেন না মিনে পৌঁছার পর অর্থাৎ মুজদালেফা থেকে মিনায় পৌঁছার পর ধারাবাহিকভাবে দশ তারিখের কাজগুলি পালন করার চেষ্টা করবে প্রথম জামরাই পাথর মারবে তারপর কোরবানি ওয়াজিব থাকলে কোরবানি করবে অতঃপর চন্দন দিয়ে কিংবা ছোট করে হালাল হবে ইহাকে প্রথম হারাম হওয়া বলা হয় অতঃপর মক্কায় গিয়ে তোমাকে ইফাদা করে এবং তমত্তকারী হলে সাফা মারওয়া সাই করে পূর্ণ হারাল হবে জমরাতুল আকাবাকে পাথর মারার নিয়ম জমরাতুল আকাবাহ যাকে জমরাহ কুবরাও বলা হয় ওই জামাটিকে বলা হয় যেটি মক্কার দিকে এবং মিনার শেষ প্রান্তে অবস্থিত দশই জিলহজ অর্থাৎ ঈদের দিন সর্বপ্রথম কাজ হল সূর্য ওঠার পর মিয়া ও তাকবীর পাঠ করতে করতে যে শুধু জামরাতুল কুবরাকে সাতটি পাথর মারবে পাথর মারার পূর্বে তালিয়া বন্ধ করবে যেহেতু এই পাথর মারার আবাদত এই জন্য আদবের সাথে আল্লাহর জন্য বিরতিভাবে পাথর মারবে প্রতিটি পাথর ছোঁড়ার সময় আল্লাহ আকবর বলবে মুসলিম শরীফ পাথর মারার সময় কোন রোগ চিল্লা চিন্তা করবে না বা গালি বিলাস করবে না জামাই পাথর মারাটাও আল্লাহর আনুগত্যের চিহ্ন বা প্রতীক কাজে সম্মানজনক ভাবে আদায় করবে জুতা সিন্দিল ছাতা ইত্যাদি মারবে না আল্লাহ বলেন ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب যে ব্যক্তি আল্লাহর চিহ্নসমূহকে তারিম ও সম্মান করে উহা তার অন্তরের তাকওয়ারের পরিচয় সূরা হাজ 32 নম্বর আয়াত হাদিসে এসেছে عن النبي صلى الله عليه وسلم قال إنما جعل الطواف بالبيت وبالصفا والمروة ورمي الجمار لإقامة ذكر الله رواه أحمد وأبو داود والترمذي والحاكم وصححه والدارمي নবী সাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন বাইতুল্লাহ তওয়াফ সফা মরওয়ার সাহি এবং জমরা সমূহে পাথর মারার বিধান জারি করা হয়েছে আল্লাহর জিকির কায়েম করার জন্য হাদিসটি ইমাম আহমদ আবু দাউদ তিরমিজি দারিমি ও হাকিম বর্ণনা করেছেন ইমাম তিরমিজি ও হাকিম সহি বলেছেন পাথর মারার সুন্নতি তরিকা পাথর মারার সুন্নতি তরিকা এই যে সুযোগ ও সম্ভব হলে বাকুন ওয়াদি থেকে মারবে অর্থাৎ কাবা ঘরকে বামে ও মিনাকে ডানে রেখে মারলেই বাকুন ওয়াদি থেকে মারা হবে এবং এই হাদিস এসেছে عن مسعود رضي الله عنه أنه انتهى إلى الجمرة الكبرى فجعل البيت عن يساره ومينا عن يمينه ورمى بشبع وقال هكذا رمى الذي أنزلت عليه سورة البقرة متفق عليه হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি যখন জমরাতুল কুবরার নিকট এলেন তখন কাবাকে বাম দিকে ও মিনাকে ডান দিকে রেখে সাতটি পাথর মারলেন এবং বললেন এভাবেই ওই ব্যক্তি পাথর মেরেছিলেন যার উপর সুরা বাকারা অবতীর্ণ হয়েছে অর্থাৎ রসুল্লাহ সাল্লাম বুখারি ও মুসলিম উল্লেখ্য পাথর উপর থেকেও মারা যায় হজরত উমর রাজি আল্লাহ আনহু উপর থেকে পাথর মেরেছিলেন খোসন্না প্রথম খণ্ড ছয়শো উনিশ পৃষ্ঠা পাথর মারা প্রথম শেষ সময় প্রথম উত্তম সময় হল সূর্য ওঠার পর কারণ রসুল্লাহ সাল্লাম সূর্য ওঠার পর মেরেছিলেন এবং এই সময় তিনি মারতে বলেছিলেন কিন্তু কেউ যদি ঈদের রাত্রির শেষ ভাগের পর থেকে সূর্য ওঠার পূর্বে মেরে ফেলে তবে জায়েজ হবে কিন্তু উহা উত্তমের পরিপন্থী কারণ রসুল্লাহাম উম সালামাকে রাত্রি মারার নির্দেশ দিয়েছিলেন তাই তিনি ফজরের পূর্বে পাথর মেরে তোয়াফে হেফাজাও করে ফেলেছিলেন আবু দাউদ এবং এই দিনের দুপুর পর্যন্ত মারা উত্তম সময়ের শেষ সময় কিন্তু এরপরে মানলে চলবে তবে উত্তমের পরিপন্থী হবে যাই সময় সন্ধ্যা পর্যন্ত থাকে কারণ বসত সন্ধ্যার পরেও যদি মারে তবুও চলবে বুহারি শরীফে এসেছে এক ব্যক্তি রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন আমি সন্ধ্যার পর পাথর মেরেছি তিনি বলেছিলেন মারো কোনো অসুবিধা নেই পরের দুই দিন বা তিন দিন দুপুরের পরে পাথর মারবে হজরত জাবের থেকে বর্ণিত তিনি বলেন يرمي الجمرة الضحى يوم النحر وحده ورمى بعد ذلك بعد زوال الشمس رواه مسلم রসুল্লাহ সাল্লামকে কোরবানির দিন দুপুর বেলা একাকি জামরাকে পাথর মারতে দেখেছি এবং পরের দিনগুলিতে সূর্য আকাশে ঢোলার পর মুসলিম শরীফ পাথর নিক্ষেপের বিবরণ পাথর দ্বারা নিক্ষেপ স্থান খুঁটিকে মারতে হবে খুঁটির সাইড দিয়ে পাথর আটকানোর হাউজে পড়লেও মারা হয়েছে বলে গণ্য হবে উহার ভিতর অবশিষ্ট থাকা শর্ত নয় নিশ্চিত হয়ে বাইরে ছিটকে পড়লেও কোনো অসুবিধা নেই তবে হাউজের বাইরে পড়লে ওই পাথর পুনরায় মারতে হবে দেখুন আর তাকে পড়লে বা শেষ এগুলো বাস পরিবর্তে পাথর নিক্ষেপের হুকুম দুর্বল রোগী বৃদ্ধ বাচ্চাদের পক্ষ থেকে পাথর মারা যায় عن جابر رضي الله عنه قال حججنا مع رسول الله صلى الله عليه وسلم ومعنا النساء والصبيان فلبينا عن الصبيان ورمينا عنهم رواه ابن ماجه হজরত জাবির আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা রসুল্লাহ সাল্লামের সহিত যখন হজ করি আমাদের সহিত মহিলা শিশু সকলেই ছিল আমরা শিশুদের পক্ষ থেকে তালবিয়া পাঠ করেছিলাম এবং পাথর মেরেছিলাম এগুলো মাঝে কোরবানি করা ও মাথার চুল মুন্ডানো বা খাটো করার নিয়ম পাথর মারার পর যারা ইফরাদ হজ করেছেন তারা মাথার চুল মিলিয়ে বা ছোট করে হালাল হবেন আর যারা তামাক্ত বা কেরান পালনকারী তারা কোরবানি করে হালাল হবেন কিন্তু যদি নগদের নিয়ম অনুযায়ী কোরবানির টাকা জমা দিয়ে থাকেন তবে পাথর মেরে সরাসরি মাথার চুল মিলিয়ে বা খাটো করে হালাল হয়ে যাবে পুরো মাথার চুল ভাবে সমান করে কাটতে হবে মহিলারা শুধু চুলের অগ্রভাগ থেকে এক ইঞ্চ পরিমাণ কাটবে পুরুষদের জন্য চুল মুন্ডানো উত্তম কারণ রসুল্লাহাম যারা মাথা মুন্ডায় তাদের জন্য তিনবার রহমতের দোয়া করেছেন এবং যারা খাটো করে তাদের জন্য একবার রহমতের দোয়া করেছেন বুখারি মুসলিম এই হালকে তাহানুল আউ্বাল বা প্রথম হারাল বলা হয় এই হারালের মাধ্যমে ইসলামের কারণে হারাল সবাই হারাল হবে শুধু স্বামী স্ত্রীর মাঝে জমিন মিলন হারাল হবে না এই হালালের পর শুভ মাখা সুন্নত হজরত আয়সার আল্লাহ আনহা বলেছেন আমি রসুল্লাহামকে সুগন্ধি মাখাতাম ইহরামের পূর্বে এবং হারাম হওয়ার পর তফে ভাজা করার পূর্বে বুখারি মুসলিম দশ তারিখে যদি কেউ সূর্য ডোবার পূর্বে মক্কা এসে তফে হেফাজা করে তবে হারাল অবস্থায় স্বাভাবিক পোশাক করেই তফ করতে পারবে কিন্তু যদি সূর্য ডুবে যায় আর ইতিপূর্বে এহরাম খুলে ফেলে তবে আবার ইহরাম বেঁধে পাথর মারার পূর্বে যেসব বিষয় হারাম ছিল তা হারাম জানবে এবং ইহরাম অবস্থায় তফে হেফাজা করবে অতঃপর তোয়াফ করে হালাল হবে এর জন্য কোনো দম বা কোরবানি লাগবে নবী সাল্লাহ আলী বলেছেন إن هذا يوم رخص لكم إذا أنتم رميتم الجمرة أن تحلوا من كل ما حرمتم منه إلا النساء فإذا أمسيتم قبل أن تطوفوا بهذا البيت صرتم حرما لهيئتكم قبل أن ترموا الجمرة قبل أن تطوفوا به صحيح أبو داود وشرح معاني الآثار مناسك الحج والعمرة للألباني নিশ্চয় আজকের দিন অর্থাৎ দশ তারিখ তোমাদের জন্য অনুমতির অর্থাৎ সুবিধার দিন যখন তোমরা জামরায় পাথর নিক্ষেপ করে ফেলবে তোমাদের জন্য স্ত্রী ব্যতীত সব হালাল হয়ে যাবে কিন্তু যদি তওয়াফের পূর্বে সন্ধ্যা হয়ে যায় অর্থাৎ সূর্য ডুবে যায় তবে জামরাই পাথর মারার পূর্বে যেমন ইহরাম অবস্থায় ছিলে তওয়াফ না করা পর্যন্ত ওই অবস্থায় প্রত্যাবর্তিত হবে সেই আবু দাউদ শেরহমানিল আশার দ্রষ্টব্য তোয়াফের ইফাদা ও করার পর মক্কার করবে ও কেরম হজ শুধু কামা শরীফে সাত ও আদায় করে ক্ষান্ত হবে আর তমক্ত সফা সাই করবেন মুসলিম শরীফের হাদিসে জাবির আলী আল্লাহ থেকে বর্ণিত হয়েছে নবী সাল্লাম এবং তার মতো যারা প্রাণ করেছিলেন সেই সাহাবাগন একবার তো করেছিলেন প্রথম দিকে ওইটা দ্বারা করা বোঝানো হয়েছে আব্বাস আলী আল্লাহ মাহমুদ থেকে বর্ণিত তিনি বলেন আমাদেরকে রসুল্লাহ সাল্লাহ আলী দিন সন্ধ্যাবেলা হুকুম করেছিলেন হজ্জির এহরাম বাঁধতে অতঃপর আমরা ইহরাম দিনে যখন হজ্জির সমস্ত কাজ সমাধা করেছিলাম আবার সফল নওয়ার তফ করেছিলাম এভাবে আমরা হজ পূর্ণ করেছিলাম শুধু কুরবানি বাদ রেখেছিলাম বুখারি মানাসিক এবং সাতষট্টি পৃষ্ঠা التحقيق والإيضاح পঁয়তাল্লিশ পৃষ্ঠা প্রকাশ থাকে যে তোয়াফে এফাদা ও তোয়াফে বেদার সময় ইমামের কাপড় পরা এই কেবা ও রামের কিছু নেই তবে সফা মারার নীল বাতির মাঝে দৌড়াবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন সাই শেষে মাথার চুল মোড়াতে বা খাটো করতে হবে না উল্লেখ্য উপরোক্ত কাজগুলি দশ তারিখে বর্ণিত ধারা অর্থাৎ সিরিয়াল অনুযায়ী পালন করার সুন্নাত যদি উলট পালট হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই ইবন আব্বাস ও ইবন আমর রাজি আল্লাহ আনহুমা আলাদা আলাদা ভাবে বর্ণনা করেছেন যে কুরবানির দিন রসুল্লাহ ইসলামকে যে কোনো কাজের আগে পিছিয়ে সম্পাদন করার হুকুম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে তিনি সে কাজের ব্যাপারে বলেছিলেন করো কোনো অসুবিধা নেই বুখারি ও মুসলিম ন্যায় প্রত্যাগমন ও এগারো বারো তেরো তারিখে রাত্রি যাপন এবং পাথর নিক্ষেপ তাহলে হয়ে সাই শেষে সকলে রাত্রি যাপনের জন্য আবার মেয়ে ফেরত আসবে ফেরত আসার পর কাজ হলো এগারো বারো ও দেরি করলে তেরো তারিখ মিনে রাত্রি যাপন করবে এবং দিনের বেলা সূর্য পশ্চিম আকাশে ডুবে যাওয়ার পর তিনটি জামড়াকে পাথর মারবে সর্বপ্রথম ছোট তারপর মধ্যম এবং শেষে বড়টিকে প্রতিটি পাথর মারার সাথে আল্লাহ আকবার বলবে আবু দাউদ বুহারিতে এসে প্রতিটি পাথর ছোঁয়ার পর আল্লাহ আকবার বলবে ছোট জামাকে পাথর মারার পর সামনে দাঁড়িয়ে ডান দিকে কিংলামুখী হয়ে হাত উঠিয়ে একা কিভাবে দোয়া করার সুন্নত যতদিন হুকুম করতে পারবে ততই ভালো বিভিন্নভাবে দ্বিতীয়টিকে পাথর মেরে সামনে বেড়ে বাম দিকে ফাঁকা জায়গা দেখে হাত উঠিয়ে দীর্ঘক্ষণ ধরে দোয়া করার সুন্নত কিন্তু বড়টিকে পাথর মেরে দাঁড়াবে না দোয়াও করবে না এভাবে ইমন বুখারি ইমন আল্লাহ রবি আল্লাহ আনহুমা থেকে হাদিস বর্ণনা করেছেন অনুরূপভাবে আবু দাউদ হজরত আয়েশা রবি আল্লাহ আনহা থেকে হাদিস বর্ণনা করেছেন বারো তারিখে পাথর মারা হলে মিয়ার অজিব কাজ সম্পূর্ণ হবে তৃতীয় দিনের ব্যাপারে প্রত্যেক হারি ইচ্ছা স্বাধীন তবে তেরো তারিখে পাথর মেরে যাওয়া উত্তম রসুল্লাহাম তেরো তারিখেও পাথর মেরেছিলেন কেউ যদি বারো তারিখে পাথর মেরে সূর্য ডোবার পূর্বে মিনার থেকে বের না হয় তবে তার জন্য তেরো তারিখেও পাথর মারা অজীব হয়ে যাবে ইমাম ইমাম আল্লাহ আল্লাহ থেকে ইমাম মালিক তার তার গ্রন্থে হারিয়ে এনেছেন মানসিক ইবন হাসেম একাত্তর পৃষ্ঠা তোয়াফের বিদা গর্ভবতী ও প্রসবোত্তর সব বিশিষ্ট মহিলাদের ছাড়া সকলের উপর ওয়াজিব কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন লায়াল ফুরান আখির আহদিহি বিল মুসলিম কেউ যেন গমন না করে বাইতুল্লাহর শেষ দেখা না করে মুসলিম শরীফ রসুল্লাহ সাল্লাম নিজেও এই তোয়াফ না করে মদিনা গমন করেননি মুনাফিক হোসেনের বাহাত্তর পৃষ্ঠা তোয়াফে বিদা করার পূর্বে কোন মহিলার যদি মাসিক স্রাব এসে যায় কিংবা সন্তান প্রসব হয়ে যায় তবে তাদের ক্ষেত্রে এই তোয়াফ ওয়াজিব নয় তারা এই তোয়াফ না করে রওনা করতে পারে বুখারী মুসলিম শরীফে হাদিস এসেছে عن ابن عباس رضي الله عنهما قال أمر رسول الله صلى الله عليه وسلم الناس أن يكون آخر عهدهم بالبيت إلا أنه خفف عن الحائض متفق عليه ইবন আব্বাস আলী আল্লাহ মানহুমা থেকে বর্ণিত তিনি সাল্লাহ আলী ওয়াসাল্লাম লোকদেরকে বাইতুল্লাহ শেষ সাক্ষাতের নির্দেশ দিয়েছিলেন কিন্তু ঋতুবতীদের জন্য হালকা করেছেন বুখারি অংশে মুসলিম শরীফের আরেকটি হাদিস এসেছে তো আয়েশা রবি আল্লাহ আনহা বর্ণনা করেছেন যে নবীপত্নী সফিয়া তফ এফার পর ঋতুবতী হয়ে গেলে আমি অর্থাৎ রসুল্লাহ সাল্লামের নিকট এই কথা উল্লেখ করলাম তিনি বললেন তবে আমাদেরকে আটকাবে আমি বললাম রসুল সে কিন্তু ফিরে এসে বাইতুল্লাহর তফ এফালা করেছে রসুল্লাহ সাল্লাম বললেন তাহলে বেরিয়ে পড়ুক গর্ভপাতোত্তর বিশিষ্ট মহিলা ও উক্ত খামায় সামিল কারণ ইসলামে তাদের অরীতিগতি মহিলাদের একই বিধান বন্ধু এখান থেকে হজ উমরা সংশ্লিষ্ট জরুরি মশলা মশাইল সমাপ্ত হল এবার হজ উমরা পালনের ক্ষেত্রে হাজিগণ যে সমস্ত ভুল করে থাকেন তার দু একটি আলোচনা করব ইনশা আল্লাহ এক নম্বর ভুল এক সফরে নিজের জন্য কিংবা অন্যের জন্য একাধিক উমরা করা এক সফরে একাধিক উমরা করা তিনটি সময় পরিলক্ষিত হয় প্রথম শুধু উমরা করতে এসে নিজের জন্য উমরা পালন করার পর পিতামাতা ও অন্যান্য আত্মীয় স্বজনের পক্ষ থেকে উমরা করতে দেখা যায় দ্বিতীয় হজের সময় যারা তামাক্ত করেন তারা উমরা শেষ করে আট তারিখের পূর্ব পর্যন্ত অবসর সময়ে বেশ কিছু উমরা করেন তৃতীয় হজ শেষ করে বিভিন্ন আত্মীয় স্বজনের নামে উমরা করতে দেখা যায় প্রথমত এক শহরে একাধিক উমরা করার হুকুম রসুল্লাহামের এবং আনুষঙ্গিকভাবে তার সাহাবাগণের একটি অনুসরণের দিক হল ভিত্তিক অনুসরণ অর্থাৎ তারা যে সময় যত সংখ্যক আবাদত করেছেন ঠিক তত সংখ্যক আবাদত করা এর বেশি কারণ হলে তাদের অনুসরণ না বলে বিরোধিতা বলা হবে আর সংখ্যা বাড়ানোর দিক দিয়ে উহা ধর্মের ভিতর নানা বিস্কৃতির সামিল হয় উহা এবাদত না জঘন্য জঘন্যতম পাপ বা বেদাত বলে গণ্য হবে আমরা যদি নবী সাল্লাহ আলাইসাল্লাম ও শাহবাগুনের আমলের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যায় যে এক শহরে একাধিক উমরা করা জায়জ হওয়া তো দূরের কথা এক মাসে বা এক বছরে একাধিক উমরা করার জায়জ না জায়জ নিয়ে তাদের ভিতর মতানক্য বিখ্যাত তবে হাসান বাসরি ইবন সিরি ও মালিক রহমানুল্লাহ বছরে দুইবার উমরা করাকে মকরুহ বলেছেন বিখ্যাত তবে ইব্রাহিম নসরানি দাবি করে বলেছেন মা কারণ ইয়াতামিরুনা ফি সানাতি মাররাতাইন ولأن النبي صلى الله عليه وسلم لم يفعله তারা অর্থাৎ সাহাবা ভাবে এক বছরে দুইবার উমরা করতেন না কেননা রসুল বছর এমনটি করেননি মুমিনী গ্রন্থ পঞ্চম খণ্ড ষোলো পৃষ্ঠা উপরোক্ত মতপন্থী এবং অধিকাংশ সাহাবা ও নবী সালামের বাস্তব আমাদের দিকে লক্ষ্য করে এক বছরে একাধিক উমরা করা মাকরুহ মনে করেছেন কিন্তু রসুল্লাহাম যদিও বছরে একাধিক উমরা করেননি কিন্তু তার মৌখিক বাণী থেকে উহার বৈধতার দলিল পাওয়া যায় قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما متفق عليه নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত সংগঠিত পাপ সমূহ উমরার ফজিলতেই মাফ হয়ে যায় বুখারি মুসলিম উল্লেখ করে এই হাদিসে রসুল্লাহাম এক উমরা থেকে আরেক উমরার মাঝে সময়ের কোন ব্যবধান উল্লেখ করেননি কাজে এই হাদিসকে বছরে ও মাসের ভিন্ন ভিন্ন সফরে একাধিক ওমরা করার বৈধতার উপর দৈল বলে গণ্য করা যেতে পারে এর সমর্থনে হজরত আলী রবি আল্লাহ আনহুর উক্তি ও হজরত আনস রবি আল্লাহ আনহুর আমল রয়েছে দেখুন পঞ্চম খন্ড সতেরো পৃষ্ঠা মুসলিম শাফের উদ্ধৃতিতে কিন্তু এক সফরে পরপর একাধিক ওমরা করা শাহবা ও তাদের গুণের নিকট অপছন্দনীয় হজরত আনস রবি আল্লাহ আনহু আলী আকা ইকরিমা ও সরফে সালেহিনের নিকট চুল মোড়ানোর পর আবার মরণ উপযোগী না হওয়া পর্যন্ত উমরা করা অপছন্দনীয় পঞ্চম খণ্ড সতেরো পৃষ্ঠা মুহূর্ত আলোচনার পর ইবন কোদামা বলেন وأقوال السلف وأحوالهم تدل على ما قلنا ولأن النبي صلى الله عليه وسلم وأصحابه لم ينقل عنهم الموالاة بينهم وإنما نقل عنهم إنكار ذلك والحق في اتباعهم قال طاووس الذين يعتمرون من التنعيم ما أدري ينجرون عليها أم يؤذبون وقد ائتمر النبي صلى الله عليه وسلم أربع عمر في أربع سفرات لم يجد في كل سمرة على عمرة واحدة ولا أحد منهم معه ولم يبلغنا أن أحدا منهم جمع بين عمرتين في سفر واحد إلا عائشة رضي الله عنها حين حارت فأمرها من التنعيم لأنها اعتقدت أن عمرة قرانها بطلت ولهذا قالت يا رسول الله يرجع الناس بحج وعمرة وأرجع أنا بحج فأمرها لذلك ولو كان في هذا فضل ما اتفقوا على تركه المغني পূর্বসূরিগণ তথা নবী সাল্লাহ সাল্লাম সাহাবা তাবিগণের কথা ও অবস্থা এটাই প্রমাণ করে যা আমরা কিছুক্ষণ পূর্বে বলেছি অর্থাৎ এক সফর একাধিক আমরা করা নিষেধ কেন নবী সাল্লাহ থেকে পরস্পর দুই করা চাই নিজের জন্য বা অন্যের জন্য বর্ণিত হয়নি বরং তাদের থেকে ওনার প্রতিবাদ এসেছে আর তাদের অনুকরণই হল সত্যের উপর থাকার একমাত্র পন্থা বিখ্যাত তাউস বলেছেন যারা তামিম অর্থাৎ মসজিদ থেকে ইমরান মসজিদ অন্যার পর করতে থাকেন জানি তারা অন্যের অধিকারী না আলাদের অধিকারী নবী সাল্লাহ চারটি উমরা করেছিলেন চারশো করে এক শহরে একটি উমরার বেশি করেন নবী সাল্লাহ তার সহচর সাহাবাদের কেউ এক শহরে দুটি উমরা করেছেন বলে হাদিস আমাদের নিকট শুধুমাত্র হজরত আয়েশা হয়ে আল্লাহ আনহা ছাড়া কারণ তিনি হজ্জের নিয়তে উমরার ইমরান এসেছেন কিন্তু ঋতু আসার কারণে বাধ্য হয়ে নিয়োগ পাঞ্জে করায় স্বতন্ত্র উমরা পালন করতে ব্যর্থ হয়েছিলেন যদিও আনুষঙ্গিকভাবে উমরা পালিত হয়েছিল কিন্তু তাতে তার মন ভয় নেই তাই ওই পূর্বের নেতৃত্ব আমরা প্রেম থেকে পালন করেছি তার ধারণায় কেরাম পালন করার কারণে উমরান বাদ হয়ে গেছে যার জন্য রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের নিকট এই বলে নিবেদন করেছেন মানুষ হজ উমরা উভয়টাই পালন করে ফেরত যাচ্ছে আর আমি শুধু হজ পালন করে ফেরত যাব এই জন্য রসুল্লাহ তাকে তার আত্মতৃপ্তির জন্য তার থেকে উমরা পালন করার অনুমতি দিয়েছেন অন্যথায় এক সফরে একাধিক উমরা পালন যদি লাভজন বা ফজিবতের কাজ হতো তাহলে তাদের অর্থাৎ শাহবাদের সকলের থেকে উহা পরিত্যাগ করার উপরে ঐক্যমত হতে দেখা যেত না এই আলোচনা দেখুন গ্রন্থ পঞ্চম খণ্ড সতেরো পৃষ্ঠা আগে যদি কোনো মহিলার অবস্থা হজরত আয়েশাবাদী আল্লাহ আনহার মতো হয় তবে সন্তান লাভের জন্য হজ শেষে পরিত্যক্ত অমরা করতে পারে তবে এর অতিরিক্ত নয় দেখুন আর চাকরি পাইবে বা শেখ আব্দুল আজিজ বাস প্রণীত দ্বিতীয়ত হজের জন্য মক্কা এসে তমত্ব পালনকারীগণ নিজেদের হজ্জের অমরা পালন করে হজ্জের অর্থাৎ আট তারিখের পূর্বে অবসর সময়ে বিভিন্ন আত্মীয় স্বজনের জন্য অনেক অমরা পালন করেন ইহা সাধারণ সমাজে প্রচলিত রূঢ় প্রবাদ বাক্য মান্য পেলে আলকাতরা খাওয়ার মতো ছাড়ার কিছু নেই ধর্মীয় দৃষ্টিতে ইহা জঘন্যতম বেদাত এই সমস্ত অনুমান কারণে আসল হজ পণ্ড হওয়ার সম্ভাবনা বেশি কারণ আল্লাহ তালা রসুল সাল্লাহ সাল্লাম প্রত্যেকটি হজ এবাদতের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন কোন এবাদতের নির্দিষ্ট সময়ে ওই এবাদত একাধিকবার করা চলবে না চাই নিজের জন্য চাই অপরের জন্য এর সে আরো অসম্ভব সেই এবাদত পূর্ণ না করেই তার ভিতর ওই জাতীয় এবাদত আর কারোর জন্য আলাদাভাবে আদায় করা কোন ক্ষেত্রে কোন এবাদত একবার আদায় করেও ওরা দুইজনের পক্ষ থেকে আদায় করলে গণ্য হয় সেটা আলাদা কথা ওরা আল্লাহ তোমার কথা বিশেষ অনুগ্রহ কিন্তু একই আবাদতের সময় উহা দুই বা বা আদায় করার বিধান ইসলাম ধর্মে পরিলক্ষিত হয়নি প্রতিরক্ত নামাজের সময় নির্ধারিত রয়েছে জুহুর থেকে আসরের সময় প্রবেশ করার পূর্ব পর্যন্ত এক জুহুরের নামাজ আদায় করা যাবে দুই জুহুরের নামাজ আদায় করা যাবে না কালা নামাজের কথা স্বতন্ত্র কারণ ওনারা যখন তখন করা যায় এমনি ভাবে বছরে এক মাস রোজা রাখা খরচ করা হয়েছে আর তার জন্য রমজান মাসকে নির্ধারণ করা হয়েছে এই এক মাসে দুই মাসের রোজা পালন করা যাবে অপর ব্যক্তির পক্ষ থেকে কোন মুসলিমকে ফিরিয়ার মাধ্যমে রোজা পালন করানো হয় একসঙ্গে মোবাইলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে এটা আমার বিশেষ রহমত কিন্তু একই মাসে দুবার দৃষ্টি করে ষাটটি রোজার ধারণ ক্ষমতা কোন মাসের নেই যদি কেউ ওনাকে সম্ভব বলে মনে করে তবে পৃথিবীর মাঝে তার মতো নির্বোধ আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না অনুরূপভাবে হজের একটি বাৎসরিক এবাদত আর এই এবাদতের জন্য সময় নির্ধারণ করা হয়েছে তিন মাস আল্লাহ বলেন হাজি আসুন মালুমাত হজের সময় নির্দিষ্ট কয়েকটি মাস হাদিসে এসেছে নির্দিষ্ট কয়েকটি মাস হল সওয়াজুল কাদা উদুল হাজ্জা একটি হজের জন্য এই তিনটি মাস নির্ধারণ করা হয়েছে যারা অর্থ বলে যে প্রতিটি মাসে দাম ক্ষমতা মাত্র একটি হাজ এর বেশি নাই ভারত পালনকারী প্রথম দিন উমরাহ পালন করে থাকে মহাহাজের প্রথম অংশ আর দ্বিতীয় অংশ পালন করা হয় আট তারিখ থেকে বারো কিংবা তেরো জিল হজ্জের মাঝের দিনগুলিতে মহাহাজের প্রথম অংশ এটা আরো স্পষ্টভাবে বোঝা যায় তেরো পালনের সময় কেননা এই প্রকার হজ্জে উমরাহ পালন করার পর একই ইহরামের মাধ্যমে হজের দ্বিতীয় অংশ পালন করা হয় উমরা ও উমরা করানোর পর আশ্চর্যের পূর্ব পর্যন্ত চার বিশিষ্ট নামাজের আদায় করে জন্য বসে অবসর নেই যেমন এই অবসরে পেশাভদের পরিবর্তে শেষের দু পূর্ণ করার পূর্বে নিজের জন্য কিংবা অন্যের জন্য আর কোনো নামাজ আদায় করা যায় না যদি কেউ সতমিনিতে সবের উদ্দেশ্য এই কাজ করে তবে তার পূর্বের দুরাকাত ও মাঝের নামাজ এবং শেষের দুরাকাত সবাই বাতিল বলে গণ্য হবে কারণ একই আবাদতের মাঝে ওই জাতীয় আবাদত দ্বারা বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে ঠিক তেমনি তামাক্ত পালনকারী হজ্জের প্রথম অংশ আমরা পালন করে আট তারিখ থেকে বারো বা তেরো তারিখের কাজ যা হল হজ্জের দ্বিতীয় অংশ পালন না করার পূর্বে আবার নিজের জন্য বা অন্যের জন্য আমরা করা ওই চার আকার বিশিষ্ট নামাজের তাসাহুলের স্থানে শেষের দু আকার পূর্ণ করার পূর্বে অন্য নামাজ পড়ার মতোই উক্ত পদ্ধতি নামাজ যদি বাতিল বলে গণ্য হয় তবে এই ধরনের হজ বাতিল হবে না কেন তামাক্ত হজ পালনকারীদের জন্য তাসানদের যেমন আত্মাহিয়াত ও দরুদ পাওয়া যায় তেমন পর তফ করার অনুমতি রয়েছে তৃতীয়ত হজ শেষ করে অনেকে বিভিন্ন আত্মীয় স্বজনের জন্য একাধিক উমরা করে থাকেন বিরাট কারণ মুসলমানের ইসলামের সঙ্গে বিদায় হজ্জে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার সাহায্য থাকা সত্ত্বেও একজন হজ্জের পর দ্বিতীয় আমরা নিজের জন্য বা অন্যের জন্য করেছেন বলে কোন সেই হাদিস তো কথা কোন দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত হয় না একমাত্র হজরত আয়সা আলী আল্লাহ আনহা ছাড়া আর ইতিপূর্বে হজরত আয়সা আলী আল্লাহ আনহা অমরা করার কারণ সম্পর্কে বিস্তারিতভাবে জানা গেছে কেউ বলতে পারেন এত সাহাবার মধ্যে কেউ করলে হয়তো সেটা বর্ণিত হয়নি রসুল্লাহামের জীবন দশায় সাহাবাদের ব্যাপারে এমন ধারণা পোষণ করা তাদেরকে অপবাদ দেওয়ার কারণ তারা ধর্মীয় কাজ বা এবাদত রসুল্লাহাম থেকে প্রবর্তিত না হলে করতেন না এমনকি তার প্রবর্তিত এবাদতের ভিতর একটু ব্যতিক্রম ঘটলেও সঙ্গে সঙ্গে রসুল্লাহামের নিকট উহা ব্যক্ত করে সমাধান চাইতেন সম্মতি জানালে খুশি হতেন অসম্মতি জানালে সঙ্গে সঙ্গে প্রত্যাবর্তন করতেন এ ব্যাপারে দৃষ্টান্ত হালিশের গ্রন্থে রয়েছে এমনকি বুধের হজ্জে কেউ কেউ এসে বলেছিলেন আল্লাহ আমি কথা আমার পূর্ব কোরবানি করেছি কেউ বলেছেন আমি কোরবানি করার পূর্বে মাথা নিয়েছি কেউ বলেছেন ঈদের দিন সূর্য ডোবার পর পাথর হয়েছে ইত্যাদি ইত্যাদি রসুল্লাহ সকলের সমাধান বলেছেন কেউ কেউ বলে থাকেন যে নিজের জন্য উমরা করা চলবে না কিন্তু অন্যান্য আত্মীয় স্বজনের জন্য চলবে তাদেরকে বলা হবে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার সাহাবার মধ্যে কারো কি আত্মীয় স্বজন ছিল না নাকি ছিল কিন্তু তাদের অন্তরে আমাদের যুগের তথাকথিত হতমারা কিছু মুসলমানদের নেই আত্মীয়ের দরদ ছিল না না এসব কিছু নেই বরং তাদের নিকট বেদাতের কোন আশ্রয় ছিল না আর আমরা উহাকে হাসানার নাম দিয়ে স্বাগতম জানাই আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে ইসলাম বোঝার তৌফিক দান করুন এবং অত্র ক্যাসেটে বর্ণিত বিশুদ্ধ নিয়ম পদ্ধতি অনুযায়ী হাজ পালন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه ইন্না হুয়াল গফুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জরুরি ঘোষণা আলোচিত বিষয় কিংবা ধর্মীয় যে কোনো বিষয় সম্পর্কে জানতে হলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করুন টেলিফোন নম্বর চার পাঁচ পাঁচ দুই ছয় পাঁচ পাঁচ চার পাঁচ পাঁচ তিন ছয় পাঁচ পাঁচ চার পাঁচ পাঁচ পাঁচ শূন্য ছয় আট পোস্ট বক্স নম্বর এক পাঁচ এক তিন কোড নম্বর শূন্য এক শূন্য এক সাত ফ্যাক্স নম্বর চার পাঁচ পাঁচ দুই দুই এক এক